إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বশেষ আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লামের তাইফ থেকে মক্কায় প্রত্যাবর্তন এতটুকু কাবার করেছিলাম অতপর ভিন্ন গোত্র এবং ব্যক্তির কাছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ইসলামের দাওয়াত পেশ তখন হজের মৌসুম চলে এসেছিল বিভিন্ন আরবের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গোত্র এখানে একত্রিত হতো তো তিনি বনু আমির ইবনে সাসা মহারিব ইবনে খসবা ফাজারা নাসান মায়রা হানিফা সালিম এরকম আরও অনেকগুলো গোত্রের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন তাদের মধ্যে কেউ কেউ <clears throat> কিছুটা পজিটিভ মনোভাব দেখালেও পুরোপুরিভাবে কেউ ইসলাম ইসলাম গ্রহণ করেন নাই যেমন আমির ইবনে সাসা তারা তাদের কাছে আল্লাহ রাসুল যখন দাওয়াত পেশ করেছিলেন এই গোত্রের ভাইরা বিন ফারাস নামক এক ব্যক্তি বলেছিল যে আল্লাহ শপথ যদি আমরা কুরাইশের এই যুবককে সঙ্গে রাখি তবে সমগ্র আরবকে খেয়ে ফেলব মানে সমস্ত আরবের উপর জয়লাভ করব এরপর সে বলল একটা কথার জবাব দিন যদি আমরা আপনার দিন গ্রহণ করি এবং আপনার প্রতিপক্ষের উপর জয়লাভ করি এরপর কি নেতৃত্ব আমাদের হাতে আসবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নেতৃত্ব কর্তৃত্ব তো আল্লাহর হাতে তিনি যেখানে ইচ্ছা করেন সেখানে রাখবেন একথা শুনে সেই লোক বলল চমৎকার কথা আপনার নিরাপত্তার জন্য আমরা নিজেদের বুককে আরবদের নিশানা করবো অথচ আল্লাহ যখন আপনাকে জয়যুক্ত করবেন তখন নেতৃত্ব কর্তৃত্ব থাকবে আপনার হাতে এটা হয় না এটা অন্যদের হাতে এটা হয় না আপনার দিন আমাদের প্রয়োজন নেই এটা থেকে আমরা কি শিক্ষা পাই যে অ্যাকচুয়ালি এই যে দিনের কাজ যেই করবে যারাই আসবে দুনিয়াবি স্বার্থে নেতৃত্বের লোক এটা দিন ইসলাম শিক্ষা দেন অথবা নেতৃত্ব কর্তৃত্বের ডিসিশন হচ্ছে আল্লাহ সুবাহ তালার কাছে কার হাতে তিনি মুলকিয়া দিবেন রাজত্ব দিবেন এটা আল্লাহর কাছে এই লোভে আসবে না যে আসবে সে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে স্রেফ আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আসতে হবে তো এই বনুমের গোত্র যখন ফিরে যায় তাদের ফিরে যাওয়ার মানে বৃদ্ধ এক ব্যক্তির কাছে এই ঘটনা তুলে ধরে তো ওই ব্যক্তি হজের বার্ধক্যের কারণে আসতে পারেন নাই তিনি ওনার দুই হাতে মাথা চেপে ধরে বলেন মারাত্মক ভুল করেছো তোমরা হে বনু আমের গোত্রের লোকেরা সেই লোককে কি খুঁজে পাওয়ার কোনো উপায় আছে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে ইসমাইলের কোনো বংশধরই নবতের মিথ্যা দাবি করতে পারে না ওই বৃদ্ধ বলছিল যে অবশ্যই উনি সত্য নবী সুতরাং তোমরা অনেক মারাত্মক ভুল করেছ তিনি বিভিন্ন গোত্র কাছে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন এমনকি বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন হজের মৌসুমে যেমন সোয়াইদ ইবনে সামেদ তিনি ছিলেন একজন বিখ্যাত কবি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি ছিলেন ইয়াসেবের অধিবাসী ছিল এই ব্যক্তি ওনার বুদ্ধিমত্তা কাব্যচর্চা আভিজাত্য বা বংশমর্যাদার কারণে ওনার গোত্রের লোকেরা ওনাকে কামেল বলে মানে পূর্ণ পূর্ণাঙ্গ আর কি এই উপাধিতে ভূষিত করেছিল তো তিনি হজের জন্য মক্কায় এসেছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন সে বলল আমার কাছে যে জিনিস আছে সম্ভবত আপনার কাছেও সেই জিনিস রয়েছে রাসুল সাল্লাহ আলাইসলাম বলেন তোমার কাছে কি রয়েছে সে বলল লোকমানের হিকমাত আল্লাহ রাসুল বলেন শোনাও তো সোয়েদ তখন শোনালো রসুল সাল্লাহ ইসলাম বলেন এই বাণী উত্তম কিন্তু আমার কাছে যা রয়েছে এটা তার চেয়ে উত্তম আমার কাছে রয়েছে কোরআন এই কোরআন আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমার উপর নাজিল হয়েছে এটা হচ্ছে হেদায়তের নূর নবী সাল্লাহ আলাইসাল্লাম এরপর লোকটিকে কোরআনের কিছু অংশ পড়ে শোনালেন ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন বললেন যে এটা তো অনেক চমৎকার কালাম নব্বতের একাদশ বর্ষে তিনি ইসলাম গ্রহণ করেন এবং উনি সৈয়দ মদিনায় ফিরে এসে বুয়াসের যুদ্ধ যখন শুরু হয় তখন তিনি শহীদ হয়ে যান এছাড়া ইয়াস ইবনে মাস তিনিও ইয়াসরাবের অধিবাসী ছিলেন ওনার কাছেও আল্লাহ রাসুল ইসলামের দাওয়াত দিয়েছিলেন আবুজর গিফারি তিনি ছিলেন গিফার গোত্রের অধিবাসী ওনার ইসলাম গ্রহণের ঘটনাও অনেক সুবিখ্যাত আশা করি আপনারা জানেন নিউ এসেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনিও অনেক সতর্কতার সাথে আল্লাহ রাসুলকে খুঁজে বের করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম তোফাইল ইবনে আমর দাউসি উনিও বিশিষ্ট বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং ইয়ামেনের কিছু অংশের শাসন ক্ষমতার অধিকারী ছিল ওনার গোত্র উনি ওই ব্যক্তির ওইখানে শাসক ছিলেন বিশিষ্ট গোত্র সর্দার ছিলেন তো মক্কার লোকদের কাছে ওনার বিশিষ্ট সম্মান ছিল যখন তিনি মক্কায় আসেন ওই ব্যক্তি আসার পরে মক্কার কোরাসরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওর কাছে পেশ করে ওনার কাছে বলে এই ব্যক্তি আমাদেরকে জটিল অবস্থায় ফেলে দিয়েছে আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে তার কথার মধ্যে জাদুর মতো প্রভাব রয়েছে বলে আমরা আশঙ্কা করছি আপনি এই বিপদে পড়েন নাকি তো বলে কাজে আপনার কাছে আবেদন এই লোকের কোনো কথাই শুনবেন না তোফাইল তখন বলেন যে কোরআশ পত্তলিকরা আমাকে নানাভাবে বোঝালো একসময় আমি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আল্লাহ রাসুলের কোনো কথাও বলবো না তার কোন কথাও শুনবও না মসজিদে হারামে তো আর পরে আমি কানে তুলা গুঁজে দিতাম যাতে কোনো কথাই না শোনা যায় কিন্তু আল্লাহ তালা রসুল সাল্লাহ আলসালামের কিছু কথা আমাকে শোনানোর ইচ্ছা করেছিলেন তারপর আমি কিছু ভালো কথা শুনলাম মনে মনে ভাবলাম আমি তো বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ খ্যাতনামা একজন কবি ভালো মন্দ কিছুই আমার নিকট গোপন থাকতে পারে না কেন আমি ভালো কথা শুনবো না যদি গ্রহণযোগ্য হয় তবে কেন গ্রহণ করব না মন্দ হলে তাহলে গ্রহণ করব না এই কথা ভেবে চুপচাপ থাকলাম এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ঘরে ফিরতে শুরু করলেন আমি তার পিছু নিলাম তিনি ঘরে প্রবেশ করলেন আমিও প্রবেশ করলাম তারপর লোকেরা আমাকে তার ব্যাপারে যে সতর্ক করেছিল এবং সতর্কতায় তুলো বুঝিয়ে দিয়েছিলাম সেসব কথা ওনাকে শোনালাম এরপর বললাম আপনি সবাইকে যে কথা বলে বলেন আমাকে এটা বলেন আল্লাহ রসুল আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআন পাঠ করে শোনালেন আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করলাম আল্লাহর শপথ আমি এর চেয়ে ভালো কথা আর কখনোই শুনিনি আমি সেখানেই ইসলাম গ্রহণ করে সত্যের সাক্ষ্য দিলাম আমি বললাম যে আমার কমের কাছে আমার কথা গ্রহণযোগ্য তারা আমাকে যথেষ্ট মান্য করে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দেব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে কোনো নিদর্শন দেখান রসুল সাল্লাহ আলিয়াল্লাম দোয়া করলেন তোফাইল যখন ওনার গোত্রের কাছে ফিরে গেলেন তো ওনাকে নিদর্শন দেওয়া হয়েছিল কাছাকাছি পৌঁছার পরে ওনার চেহারা অনেক উজ্জ্বল হয়ে যায় মানে চেরাগের মতো জ্বলতে থাকে তো তখন উনি ধোয়া করেন হে আল্লাহ অন্য কোথাও আলো স্থানান্তর করে দেন অন্যথায় চেহারা বিকৃত হওয়ার অপবাদ দিয়ে তারা আমাকে সমালোচনা করবে এরপর সে আলো ওনার হাতের লাঠির মধ্যে স্থানান্তরিত হয়ে যায় তোফাইল রাজিয়ালহু তার পিতা এবং তার স্ত্রীর কাছে ইসলামের দাওয়াত দেন তারা ইসলাম গ্রহণ করেন তবে তার কমের লোকেরা ইসলাম গ্রহণ করতে দেরি করে কিন্তু তোফাইল রাজিয়ালহু ক্রমাগত চেষ্টা চালায় যান খন্দকের যুদ্ধের পর তিনি যখন হিজরত করেন সে সময় তার কমের সত্তর কিংবা আশি পরিবার তার সঙ্গে ছিল সুহান আল্লাহ এবং ইয়ামামার যুদ্ধে তিনি সাদা বরণ করেন দেখেন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের কাছে গোত্রীয় সর্দার যারা প্রভাবশালী যারা একজন গ্রহণ করলে অনেকেই গ্রহণ করতে পারে সম্ভাব্য এরকম ব্যক্তিদেরকে ইসলামের দাওয়া দিয়েছেন এবং তারা কিভাবে কাজ করেছেন এই যখন অবস্থা চলতেছিল ইন্নামা আল অসরি ওসরা কঠিনের সাথে সহজ আল্লাহ তালা এর এক পর্যায়ে ইসলামকে বিজয়ী করার পথে মানে আল্লাহ সুবাহানা তালা কিছু মানুষকে এখানে নিয়ে আসেন মদিনার থেকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ছয়শো বিশ ইসাই সালে ওনার নবুয়তের একাদশ বর্ষে যখন একদিকে কুরাইশদের কঠিন নির্যাতন অপরদিকে কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণের মাধ্যমে শক্তিশালী হচ্ছিল এমনই অবস্থায় কুরাইশদের নির্যাতন এবং জুলুম নিষ্পেষণের জন্য প্রকাশ্যভাবে আল্লাহ রাসুল বিভিন্ন গোত্রের কাছে যেতেন না তিনি কৌশল অবলম্বন করতেন যেটা হচ্ছে যে রাতের বেলা তিনি যেতেন তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করার জন্য যাতে এইসব কুরাইশটা বাধার সৃষ্টি করতে না পারে এক পর্যায়ে তিনি আবুকর সিদ্দিক রাজিউল্লাহু এবং আলী রাজিউল্লাহকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে বনু জুহাল এবং বনু সাইবান ইবনে সালাবা গোত্রের লোকদের বাড়িতে গিয়ে তাদের কাছে ইসলামের দাওয়াত দেন জবাবে তারা ভালো আশাব্যঞ্জক কথা বলে কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই ফেরার পথে দেখেন আল্লাহর পথে যে কোনো চেষ্টা এটা কোনোভাবেই ছোট নয় যে কোনো একটা চেষ্টা একটা ভালো পরামর্শ যদি হয় একটা ভাইকে এই পরামর্শের কারণে এটার রেজাল্ট আমি জানি না এটার পরামর্শের কারণে হয়তো এমন হইতে পারে যে হয়তো বা মানে তাহিদের পথে ইসলাহাতের কারণ হইতে পারে অনেক ভাই আল্লাহর পথে এগিয়ে আসার কারণ হইতে পারে অনেক ভাইয়ের দিনের পথে এগিয়ে আসার কারণ হইতে পারে দেখেন তিনি ওই গেছেন কই কোন উদ্দেশ্যে বনু জুহাল এবং বনু সাহেবান গোত্রের উদ্দেশ্যে এবং অনেক রাত্রিবেলা ফিরতেছেন তারা ইসলাম গ্রহণ করে নাই ফিরার পথে কিছু মানুষ বসে আছে আলো জ্বালানো আছে হজের মৌসুম তো আল্লাহ রাসুল দেখেন এই যে খুব ছোট একটা চেষ্টা মানে অর্থাৎ তিনি তাদের কাছে যে বসেন এবং দিনের দাওয়াত দেন এই ছয়জনের ইসলাম গ্রহণের মাধ্যমে আস্তে আস্তে কি হয় মদিনা ইসলামিক স্টেট কায়েম হয় সো আল্লাহ জানেন কোন প্রচেষ্টার মাধ্যমে কি ফল বয়ে আসবে কোথায় কাদেরকে আল্লাহ প্রস্তুত করবেন সো আমাদের কাজ হচ্ছে একের পর এক একের পর এক চেষ্টা করতে থাকা কন্টিনিউসভাবে খালেসভাবে আল্লাহ ইনশাল্লাহ আমাদের কোন প্রচেষ্টার ফলস্বরূপ কোন কাজের ফলস্বরূপ কি ফল দেবেন এটা আল্লাহ সুবাহ তালার মিনার পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় যখন তারা বসেছিল তিনি তাদের কাছে বসেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা মানে কোন গোত্রের অধিবাসী বলে যে তারা ছিল মদিনার আওয়াজ গোত্র থেকে তো আল্লাহ রাসুল বলেন যে ইহুদিদের শত্রু মানে কি এই কথাটা তারা হিট করলেন কারণ ইহুদিরা সবসময় আউস এবং আউসদেরকে থ্রেট দিত আর কি কি থ্রেট দিত যে শীঘ্রই শেষ নবী আসবে শেষ জামানের নবী আসবে আমাদের মধ্য থেকে আসবে উনি যখন আসবে তোমাদেরকে আমরা মানে কচু কাটা করবো একদম হত্যা করবো তো এটা বলে তাদেরকে একটু আগাই রাখলেন মানে ইহুদিদের শত্রু অতপর তিনি তাদের কাছে বসেন তাদেরকে ইসলামের দাওয়াত দেন তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করে নেয় আল্লাহ রসুলের হাতে এর মধ্যে আসাদ বিন জোরারা তিনিও ছিলেন তখন এখানে বায়াত সংগঠিত হয় যেটাকে প্রথম বায়াতে আকাবা হিসাবে গণ্য করা হয়ে থাকে এখানে যে বিষয়গুলোতে চুক্তি হয় সেটা ছিল যে তোমরা চুরি করবে না জিনা করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না মন গড়া কোনো অপবাদ কারো উপর দেবে না ভালো কাজে আমার অনুসরণ করবে কোনো প্রকার অবাধ্যতা করবে না এই বিষয়ে চুক্তি হয় আল্লাহ রসুলের সাথে যদি তাকে সেই অবাধ্য এসব কিছু অমান্য করবে যদি তাকে সেই অবাধ্যতার জন্য শাস্তি দেয়া হয় তবে তার তার শাস্তি তার পাপের কাফারা স্বরূপ হবে যদি কেউ অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তার পাপ মোচন করে দেন তার পাপ গোপন রাখেন তাহলে তার কাজের পরিণাম আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করলে শাস্তি দেবেন অথবা ক্ষমা করবেন তিনি ওবাদা বিন ওবাদা রাজালাহু বলেন এসব বিষয়ে আমরা আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনায় একজন দায়ী প্রেরণ করেন কাকে মুসাইদ বিন উমায়েরকে ওনাকে প্রেরণ করেন মুসাইদ বিন উমায়ের অনেক ঈর্ষণীয় সাফল্য লাভ করেন সেখানে তিনি গিয়ে কার ঘরে অবস্থান করেন আসাদ ইবনে জোরারার ঘরে অবস্থান করেন আনসার ওনার ঘরে অবস্থান করে দিনের দাওয়াতের কাজ করতে থাকেন তো উনি দাওয়াতের এক পর্যায়ে কি হয় একদিন বনি আব্দুল আশাল এবং বনি জফরের মহল্লায় যান জোরারাকে সঙ্গে নিয়ে মুসাদবিন উমায়ের তো সেখানে বেশ কিছু মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা একত্রিত হয় তো বনি আশাল গোত্রের সর্দার ছিলেন সাদ ইবনি মাজ এবং উসাইদ ইবনি খুজাইর তো তারা তখনও ইসলাম গ্রহণ করেন নাই তারা মুসলমানদের আগমনের খবর পেলেন সাদ অপর সর্দার উসাইদ ইবনে খোজাইরকে গিয়ে বললেন বললেন যে তুমি গিয়ে দেখে এসো ব্যাপারটা কি ওদের বলবে যে তোমরা কি আমাদের দুর্বল লোকদেরকে বেকুব বানাতে চাও তাদেরকে ধমক দেবে এবং আমাদের মহল্লায় আসতে নিষেধ করবে আসাদ ইবনে জোরারা আমার খালতো ভাই এ কারণেই তোমাকে পাঠাচ্ছি না হলে আমি নিজেই যেতাম কি শিক্ষণীয় বিষয় দেখেন আসাদ ইবনে জোরারা সাদ রাজুল খালাতো ভাই উনি নিয়েও গেছেন ওই কমের জলাশয়ের কাছে ওই বাগানের মধ্যে কারণ জানেন এটা খালাতো ভাইয়ের ইয়া সো এখানে মানে যত কিছু একটা আত্মীয়তার ইয়ে আছে বলতেছে দেখেন সাদ সরাসরি সামনে যাচ্ছে না বলে যে আমার খালাতো ভাই সো তুমি যাও বলো যে এখান থেকে যাতে চলে যায় ওসাইদ নিজের বসা তোলে উবায়ের কাছে গেলেন ওসাইদকে আসতে দেখে আসাদ বিন জোরারা মুসাইবকে বললেন যে কমের একজন সর্দার তোমার কাছে আসতেছে তার ব্যাপারে মনে মনে আল্লাহ রহমত কামনা করো মুসাইব বললেন তিনি যদি বসেন আমি তাহলে কথা বলবো ও সাহেব পৌঁছেই খেপে গেলেন বললেন আপনারা কেন আমাদের এলাকায় এসেছেন আপনারা কি আমাদের দুর্বল লোকদের বোকা বানাতে চান প্রাণের মায়া থাকলে কেটে পড়ুন থ্রেট দিচ্ছে দেখেন মানে মুসাইব বললেন আপনি আমাদের কাছে বসুন দেখেন জবাবে তো উনি দায়ী মানুষ উনি তো খেপে গেলে পারতেন বা হইতেন যেহেতু এটা কিরকম থ্রেট বলে মেরে ফেলবো এরকম কথাটা সাহস ভাষা বলে যে মেরে ফেলবো চলে যান এখান থেকে তো উনি কিন্তু খেপে যান নাই উনি কিন্তু খুব সুন্দরভাবে বলতেছেন যে আপনি আমাদের কাছে বসুন কিছু কথা শুনুন পছন্দ হলে গ্রহণ করবেন পছন্দ না হলে গ্রহণ করবেন না মুসাইদ বললেন কথা তো ঠিকই এরপর তিনি নিজে বসা মাটিতে পুঁতে বসে পড়লেন মুসাইদ রাজু ওনার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন কোরআন তেলাওয়াত করলেন আসাদিন জোরারা বলতেছেন যে ওসাইদ কিছু বলার আগেই আমি তার চেহারায় ইসলামের চমক লক্ষ্য করছিলাম সব শুনে ওসাইদ বলেন যে কথা তো খুব ভালোই আপনারা কিভাবে কাউকে ইসলামে দীক্ষিত করেন বলে আপনি গোসল করে আসেন এরপরে পাক কাপড় পরেন কালিমায় এবার সাক্ষ্য দিতে হবে দুরাকাত নামাজ আদায় করতে হবে ওসাইদ সবই করলেন বলেন যে আমাদের গোত্রের সাথে সাথে দেখেন আবার ইসলামে আনার জন্য মানে সুহান আল্লাহ হকের প্রতি কি যে আমার আমাদের গোত্রে আরও একজন সর্দার রয়েছে তিনি যদি ইসলামের দীক্ষা নেন আর কেউই বাকি থাকবে না আমি মানে তাকে পাঠানোর ব্যবস্থা করতেছি তো তিনি বর্ষা নিয়ে সাদ ইবনে মাহাজের কাছে গেলেন সাদ উসাইদকে দেখে বলেন এই লোকটা দেখি যে চেহারা নিয়ে গেছিল এটা ভিন্ন চেহারা নিয়ে এসেছে চেহারা চেঞ্জ ওসাইদকে সাদ জিজ্ঞেস করলেন তুমি কি করেছ ওসাইদ বলেন আমি তাদের সাথে আলাপ করেছি কিন্তু আপত্তিকর কিছুই পাই নাই তবে আমি তাদের নিষেধ করেছি তারা বলেছে আপনারা যা চান আমরা তাই করব এখানে একটু তিনি কৌশল করেন যে আমি শুনেছি বনি হারেসা গোত্রের লোকেরা আসাদ ইবনে জোরাকে হত্যা করতে চায় কারণ কি কারণ হচ্ছে যে তিনি আপনার খালাতো ভাই ওনাকে খেপাচ্ছে বলে ওরা আপনার খালাতো ভাই ওরা আপনার সাথে করা অঙ্গীকার ভঙ্গ করতে চায় এই কথা শোনামাত্র সাদ মানে রাগান্বিত ক্রধান্বিত হয়ে উঠলেন তাদের কাছে বসলেন গিয়ে দেখেন দুইজনেই নিশ্চিন্তে বসে আছেন তিনি বুঝতে পারলেন যে ওসাইদ চেয়েছে আমি এই দুজন আগন্তুকের সাথে মানে কথা বলি আর কি এটা চেয়েছেন তিনি পাঠাতে চেয়েছেন আসাদকে আসাদ বিন জোরারাকে তখন সাদ বলতেছে যে আল্লাহর কসম হে আবু আনাস তোমার এবং আমার মধ্যে যদি আত্মীয়তা সম্পর্ক না থাকতো তবে তুমি এমন কাজ করতে পারতে না এমন কাজ করছো যা আমাদের পছন্দনীয় না আসাদ মুসাইবকে আগেই বলেছিলেন যে এমন একজন লোক আসছেন যিনি তার গোত্রের প্রভাবশালী নেতা তিনি যদি তোমার কথা শোনেন তাহলে আর কেউই বাকি থাকবে না তার পিছনে মুসাইব তখন ওনাকে বললেন যে আপনি বসুন কিছু কথা শুনুন ভালো না লাগলে শুনবেন না সাদ বললেন ঠিকই তো তিনি বসা মাটিতে পুঁতে বসে পড়লেন মুসাইদ তখন ওনাকে ইসলামের দাওয়াত দেন কোরআন থেকে তেলাওয়াত করেন আসাদামী বলেন অনুরূপভাবে যে উনি কিছু বলার আগে ওনার চেহারা চমক লক্ষ্য করা যাচ্ছিল তিনিও ইসলামের দাওয়াত অ্যাকসেপ্ট করেন ইসলাম কবুল করেন এটা শেষে তিনি ওনার গোত্রের কাছে ফিরে যান লোকেরা ওনার গোত্রের লোকেরা বলে আপনি দেখি ভিন্ন চেহারা ফিরে এসেছেন সাদ বললেন তোমরা আমাকে কেমন লোক মনে করো হে বনু আব্দাস হাল সবাই বলল আপনি হচ্ছেন আমাদের নেতা বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে সবার চেয়ে বেশি সাদ ইবনে মাহাজ বলেন আচ্ছা তবে শোনো দেখেন ওনার দাওয়াতের স্টাইল অন্যরকম তোমরা যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন এবং তার প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কথা বলা হারাম নিষেধ বলবো না কথা থ্রেট মানে বিকেল পর্যন্ত গোত্রের নারী পুরুষ সবাই ইসলাম গ্রহণ করলেন সুহান আল্লাহ ও সাইরাম নামে একজন লোক সে সময় ইমান আনেন নাই তিনি উহুদের যুদ্ধের দিনে ইসলাম গ্রহণ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যান যিনি এক অক্ত নামাজও আদায় করেন নাই ওই জাহাদিসটা ওই সাহাবিটা এটা অতঃপর এই গোত্রীয় লিডাররা যখন ইসলাম গ্রহণ করেন বনি আব্দুল আশাল গোত্র ওনারা যখন ইসলাম গ্রহণ করেন আস্তে আস্তে মুসাহেব এবং আসাদ বিন জোরারা মিলে দাওয়াত এবং তাবলিগের কাজ করতে থাকেন মদিনার মধ্যে প্রত্যেক পরিবার থেকে এক দুইজন করে করে প্রত্যেক পরিবার থেকে ইসলামের দিকে আসে তো পরবর্তী বছর মুসাইব বিন উমায়ের রাজিউল্লাহু উনি মক্কায় আসেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট বিভিন্ন গোত্রসমূহের অবস্থা তাদের যুদ্ধ তাদের প্রতিরক্ষার কৌশল এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে দাওয়ার কি অগ্রগতি রিপোর্ট পেশ করা কি জন্য পেশ করেন কারণ তারা যে আনসার হবে বা তারা নুসরাত দেওয়ার জন্য প্রস্তুত কিনা অথবা ওইখানে কি সিচুয়েশন আল্লাহ রসুল যাতে বুঝতে পারেন ডিটেলস অবস্থা কিন্তু তুলে ধরছেন মুসাদ বিন উমের একজন দায়ী জি তা তারপরে পরবর্তী বছরে ত্রয়োদশ বছর মানে তেরোতম বর্ষ নবুয়তের ওই বছর প্রথম বছর ফার্স্টে দুইজন তারপরে ছয়জন মানে ইসলাম গ্রহণ করেন এবং মদিনা যে চেষ্টা শুরু করেন পরবর্তী বছরের মধ্যেই দেখেন সত্তর জন মুসলমান হয়ে যায় না মানে সত্তর জন মুসলমান হজের জন্য আসেন এর মধ্যে তো আরও তো বিভিন্ন রয়ে যান পিছনে সো তারা মক্কায় আসেন হজ করার জন্য তাদের গোত্রের যে মানে মুশরিকিন বা অন্য যারা আছে তাদের সাথে একত্রে মিলেই ওনারা আসেন আলাদাভাবে আসেন না তো এসে আল্লাহ রাসুলের সাথে গোপনে যোগাযোগ করেন এবং সিদ্ধান্ত হয় যে আয়ামে তাশরিকের মাঝামাঝি বারোই জিলহাজ তারিখ মিনায় জামরায় উলায় বা জামরায় আকাবার ঘাটিতে একত্রিত হবেন রাতের অন্ধকারে এভাবে সিদ্ধান্ত হয় কাবিবিন ইবিন মালিক রাজু তিনি বলতেছেন যে ওনার নিজের মুখে বলতেছেন যে আমরা হজ এর জন্য বের হয়েছিলাম প্রিয়নবী আয়ামে তাশরিকের মাঝামাঝি আকাবায় আমাদের সাথে কথা বলার সময় নির্ধারণ করলেন অবশেষে সেই রাত এলো যে রাতে কথা বলার তারিখ ছিল আমাদের সাথে আমাদের সম্মানিত নেতা আব্দুল ইবনি হারামও ছিলেন তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই তো আমরা তাকে সঙ্গী নিলাম আমাদের সঙ্গী অমুসলিমদের কাছে এই সম্মেলনের বিষয়ে গোপন রাখা হয়েছিল আব্দুল ইবনে হারামের সাথে আমরা আলোচনা করে তাকে বললাম হে আবু জাবের আপনি আমাদের একজন সম্মানিত নেতা আপনার বর্তমান অবস্থা থেকে আমরা আপনাকে বের করতে চাই অনন্তকালের দুজকের আগুন থেকে আপনি মুক্তি লাভ করবেন এটাই আমরা চাই এরপর আমরা তাকে ইসলামের দাওয়াত দিলাম এবং প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে আমাদের আলোচনার বিষয় তাকে জানালাম তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আমাদের সাথে আকাবায় গেলেন তাকে নকিব মনোনীত করা তাকে নকিব মনোনীত করা হলো মানে নেতা চিন্তা করে দেখেছেন সুহান আল্লাহ মানে যেই বায়াতে আকাবের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম হয় এই এই দেখেন রাতের বেলা যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ কাছে চুক্তির জন্য ওই স্টেজে ওনাদের পরিচিত এবং ওনাদের আস্থা আছে যে ওনার কাছে ইসলামের দাওয়াত পেশ করলে উনি এটা ইয়ে করবেন উনি ইসলাম গ্রহণ করেছেন এবং ওইখানে আল্লাহ রাসুলের সাথে বায়াতবদ্ধ হয়েছেন এবং তিনি একজন নকিব হিসাবে নেতা হিসাবে লিডার হিসাবে ইয়ে করেছেন সো আমরা চিন্তা করি যে ধরেন একজনকে দাওয়াত দিব ধরেন বেশ কয়েক বছর লাগাইয়া ধরেন হয়তো বা ইয়ে হবে মানে অনেক বছর টাইম লাগবে অ্যাকচুয়ালি যথাযথভাবে উপস্থাপন বা যথাযথভাবে পদ্ধতিতে কাজ করলে এমন হইতে পারে যে এক হ্যাঁ দাওয়া তারবিয়াতের কাজ অনেক দীর্ঘ সময়ব্যাপী চলতে পারে কিন্তু ইউজুয়ালি একবার দুইবার সিটিংয়েই ইনশাল্লাহ দিনের মূল দাওয়াত তৌহিদের ইসলাহাত এবং মানহাজের ইসলাহাত এটা হইতে পারে এটা সম্ভব এটা আমরা সিরাত থেকে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এখন হয়তো তাদেরকে মুশরিক থেকে তো আর মুসলমান হইতে ইয়ে দিব না এখন তো হচ্ছে ইসলাহাতের জন্য ইয়ে করব যে এইসব গণতন্ত্র বা এই জিনিসগুলা শির কুফর হারাম এগুলা থেকে ত্যাগ করে আমাদেরকে সঠিক দিন ইয়ে করতে হবে জিহাদের মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে এদের এদেরকে যুদ্ধ করে এদেরকে সরাই দিয়ে এখানে ইসলামিক সরিয়া বিজয়ী করতে হবে অল্প কথায় উত্তমভাবে এই জিনিসগুলো তুলে ধরতে হবে আমরা যেখানে ছিলাম কাব রাজিয়ালহু তিনি বলেন যে সেই রাতে নিয়ম অনুযায়ী আমরা ডেরায় শুয়ে পড়লাম রাতের এক তৃতীয়াংশ কেটে যাওয়ার পর আল্লাহ রাসুলের সাথে পূর্ব নির্ধারিত জায়গা মিলিত হলাম চড়ুই পাখি যেভাবে চুপি সারে তার বাসা থেকে বের হয় আমরাও ঠিক সেইভাবে ডেরা থেকে বের হলাম যে দেখেন একে একে আমরা আকাবায় সমবেত হলাম সংখ্যা ছিলাম আমরা পঁচাত্তর জন তিয়াত্তর জন পুরুষ দুজন মহিলা দেখেন এই পঁচাত্তর জন মানুষ রাতের অন্ধকারে তাদের গোত্রের তাবুত থেকে চুপি চুপি বের হয়ে আসছে কেউ ইটার পায় নাই সুহান আল্লাহ কত সিকিউরিটি গ্রহণ করেছেন কত সতর্কতার সাথে ইয়ে করেছেন পরে আমরা ওয়েট অপেক্ষা করতেছিলাম একসময় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবকে সাথে নিয়ে উপস্থিত হন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু ভাতিজার প্রতি তিনি ছিলেন শুভাকাঙ্ক্ষী মানে কল্যাণকামী যখন সম্মেলন শুরু হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বলার আগেই ওনার চাচা আব্বাস রাজালহু প্রথমে কথা বলেন তিনি চাচ্ছিলেন যে পরিস্থিতির যে গুরুত্ব অথবা মানে এই ব্যাপারে তাদের কাছে আলোকপাত করবেন তাদের কাছে তুলে ধরবেন তো তিনি বললেন যে এই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম ওনার যে মূল্য মর্যাদা রয়েছে সেটা তোমরা জানো আমাদের কমের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম প্রবর্তিত ধর্মবিশ্বাস যারা সমর্থন করে না মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তাদের কাছে আমরা তাদের কাছ থেকে আমরা দূরে রেখেছি মানে এসব পত্তলিক মুসলিকদের থেকে আমরা বনু বনু হাসে বনু মুতালিব মিলে আমরা তাকে প্রোটেক্ট করতেছি নিজ শহরে স্বজাতীয়দের মধ্যে তিনি নিরাপদ রয়েছেন তিনি বর্তমানে তোমাদের কাছে যেতে চান হিজরত করতে চান তোমাদের সাথে মিশতে চান যদি তোমরা তার নিরাপত্তা দিতে এবং বিরোধী পক্ষের হামলা থেকে তাকে হেফাজত করতে পারো দেখেন আনসার কিভাবে বানাইতে হবে বা কোন একটা এলাকায় যদি আমাদের বেস করতে হয় কিভাবে করতে হবে এই জিনিসগুলো এই এই কিছু অংশের মধ্যে থেকে শিক্ষণীয় রয়েছে আমাদের জন্য যে তোমরা যদি তাকে নিরাপত্তা দিতে এবং বিরোধী পক্ষের হামলা থেকে রক্ষা হেফাজত করতে পারবে বলে মনে করো তাহলে আমার কিছু বলার নাই তোমরা যে দায়িত্ব নিয়েছো সে সম্পর্কে তোমরাই ভালো জানো কিন্তু যদি তাকে ছেড়ে যাওয়ার চিন্তা করো তবে এখনই চলে যাও কেননা তিনি স্বজাতীয়দের মধ্যে নিঃশহরে নিরাপদেই রয়েছেন তার সম্মানও রয়েছে এখানে কাব বললেন আমরা আব্বাসকে বললাম যে আপনার কথা আমরা শুনেছি হে আল্লাহ রসুল এবার আপনি বলুন আপনার নিজের এবং আপনার রবের জন্য আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিতে চান তাই নিন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কথা বলা শুরু করলেন তিনি প্রথমে কোরআন তিলাওয়াত করলেন আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এরপর বায়াত হলো বায়াতের শর্তসমূহ কী কী ছিল দেখেন গুরুত্বপূর্ণ যে ভালো এবং মন্দ সকল অবস্থায় আমার কথা শুনবে এবং মানবে এমন না যে আজকে ভালো অবস্থার কথা শুনবে মানবে যখন খারাপ অবস্থা আসবে যুদ্ধ বিগ্রহ হবে তোমাদের নেতারা কিল হবে তখন আমার কথা শুনবে না এরকম না সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় ধন সম্পদ ব্যয় করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে বিরত অসৎ কাজ থেকে বিরত রাখবে আল্লাহর পথে উঠে দাঁড়াবে এবং এ ব্যাপারে কারো ভয়ভীতি প্রদর্শনে পিসপা হবে না তোমাদের কাছে যাওয়ার পর আমাকে সাহায্য করবে এবং নিজেদের প্রাণ এবং সন্তানদের হেফাজত করার মতোই আমার হেফাজত করবে এতে তোমাদের জন্য রয়েছে জান্নাত কিভাবে করবে নিজেদের প্রাণ এবং সন্তানের যেমনি হেফাজত করো ঠিক অনুরূপভাবে আমাকে হেফাজত করবে টিচিং ফ্রম কান্দাহার মস্ক এই আর্টিকেলটা কি আপনারা পড়েছেন শেখ ওসামা কিভাবে আফগানিস্তানে আসেন কিভাবে তিনি এভাবে দুনিয়াব্যাপী মানে আমেরিকার এগেনস্টে ফাইট করার জন্য এবং নিরাপদ একটা আশ্রয়স্থল বা নুসরাত খুঁজতেছিলেন এটা হয়তো সামারিটা আমরা বলতে পারি যে যখন সুবিয়াতের সাথে আফগানিস্তানে মুজাহিদিনদের ফাইট হচ্ছিল আরবের এসব ইয়ারাও তো সমর্থন দিয়েছিল আরব থেকে প্লেনের ভাড়া অনেক অর্ধেক করে দিয়েছিল বা অনেক সুবিধা দেওয়া হতো অনেক মুজাহিদিনরা আসছেন আর এসে তারা আফগানিস্তানে ফাইট করেছেন এরপরে যখন সুবিয়েতদের এগেনস্টে বিজয় হয় তো মুজাহিদিনরা ব্যাক করেন আরবের মধ্যে তো শেখ ওসামা রহমাহুল্লাহ উনি তখন আরবে আরবের মধ্যে সৌদি আরবে আমেরিকাকে বেস করতে দেয় এই ইয়া রাইট তো তখন তো তিনি এই জিনিসটাকে এই জিনিস এটার বিরোধিতা করেন এর আগে রাজ পরিবারের সাথে ওনার অনেক ঘনিষ্ঠতা ছিল ওনার বাবার ইয়ে হিসাবে রাজ পরিবারে ওনাদের একটা বিশেষ প্রভাব ছিল অনেক মানে ক্লোজ ইয়ে ছিলেন কিন্তু তখন থেকে উনি এই জিনিসটার বিরোধিতা করেন এবং প্রকাশ্যভাবে এটার বিরোধিতা করেন আস্তে আস্তে সম্পর্ক ইয়ে হইতে থাকে একটা পর্যায়ে তো তো ওনার নাগরিকত্ব ক্যান্সেল করে তো পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় মানে ইয়ে করতেছিলেন যে কোথায় ক্যাম্প স্থাপন করবেন কোথায় বেস করবেন কোথা থেকে আমেরিকার এগেনস্টে ফাইট করবেন তো প্রথমত তিনি শুনতে পেলেন ইন দ্য মিন টাইম যে সুদানের মধ্যে ইসলামিক শরিয়া কায়েম হতে যাচ্ছে সাথে সাথে তিনি প্রতিনিধি দল প্রেরণ প্রেরণ করেন এখানে তো ওইখানের যে রাজা ছিল বাদশাহ ছিল সে খুব মানে সাদর অভ্যর্থনা জানায় যে আসেন অসুবিধা নেই আমাদের সাথে ইয়ে করেন এখানে ক্যাম্প করেন এখানে আমাদের সাথে মিলে বিদ্রোহীদের সাথে জন গ্যারাং ছিল খ্রিস্টান সম্ভবত তার বিদ্রোহী গ্রুপ এদের সাথে ফাইট করেন এখানে এসে আপনারা নিরাপদ আশ্রয় নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা যখন সে নিশ্চয়তা দেয় রাজ বাদশাহ তখন তিনি যে ভাইরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরবের মুজাহিদিনের সহ আরব বিভিন্ন ভাইরা সহ তিনি সেখানে হিজরত করে যান সুদানে ওখানে উনি তো বিলিয়ন বিলিয়ন মানে সম্পদ ওনার ইয়ে ছিলেন উনি অনেক ইনভেস্ট করেন এখানে রাস্তাঘাট মার্কেট প্লেস অনেক কিছুর উন্নতি হয় এবং বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্প স্থাপন করেন ক্যাম্প স্থাপন করেন মুজাহিদিনকে ট্রেন করেন এবং এসব বিদ্রোহী গ্রুপের সাথে ফাইট করেন এদেরকে হটান দেশের অনেক ভালো অবস্থা আসে in the meantime America ইয়াকে থ্রেট দেয় বাচ্চাকে থ্রেট দেয় যে এদেরকে এখান থেকে বের করে দাও কারণ যেহেতু আমেরিকার এগেনস্টে ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছে তো বাদশাহ তখন কি করবে সে এসে এ করে আপনার শেখ আমাকে বলে আপনারা বেরিয়ে যান বলে কী ব্যাপার আপনার সাথে তো আমরা এই ওয়াদা এই চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আপনি এখানে নুসরাত দিবেন আমরা এখানে এসেছি বলে না আমাদের বিদ্রোহীর সাথে ফাইট করার জন্য ইয়ে করেছি আমেরিকার এগেনস্টে ফাইট করার জন্য কোনো ইয়া দেই নেই তখন বলে আমি তো আসছি এই জন্য আমি আমেরিকার এগেনস্টে ফাইট করতে চাই তো কি করবেন তিনি ইন দ্য মিন টাইম শুনতে পেলেন যে ওইদিকে ইয়েতে আফগানিস্তানে কিছু স্টুডেন্ট তালেবান তাদেরকে বলা হয় তারা চেষ্টা করতেছে এখানে ইসলামিক শরিয়া কায়েম করার জন্য কায়েম হতে যাচ্ছে তো ইন দ্য মিনটাইম তিনি প্রতিনিধি দল প্রেরণ করেন তো প্রতিনিধি দল প্রেরণ করে তখন মোল্লা উমার হাফিজা উল্লাহ ওনার নেতৃত্বে তখন কাজ তো হচ্ছে এখনও তো হচ্ছে তো তিনি পজিটিভলি দেন তখন শেখ উসামা নিজে ওনার সাথে কথা বলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যেসব মানে যেভাবে ঠিক চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাতের ব্যাপারে ঠিক অনুরূপভাবে এই দুজনের সাথে ইয়ে হয় তিনি এভাবে প্রতিশ্রুতি দেন মোল্লা উমর হাফিজাউল্লাহ যে আমরা আমাদের বাচ্চাদেরকে সন্তান আমাদের স্ত্রীদেরকে আমাদের পরিবার পরিজনকে যেভাবে প্রোটেকশন দিই আপনাকে ঠিক সেভাবে প্রোটেকশন দিব এই নিশ্চয়তা পাওয়ার পরে আরও অনেক অনেক সুন্দর সুন্দর কথা হয় দুজনের মধ্যে অনেক উত্তমভাবে ইয়ে হয় চুক্তি সম্পাদিত হয় তো আলহামদুলিল্লাহ তিনি এটা অ্যাকসেপ্ট করেন এবং উনি এখানে হিজরত করে আসেন এবং আল্লাহর প্রতি তাওকুল করে দেখেন উনি যেই চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ওই টিচিং ফ্রম কান্দাহার মস্ক মানে একজন ওলামা উনি কান্দাহার মসজিদে বসে এই জিনিসটা শিক্ষা দিচ্ছিলেন আর কি তিনি বলছেন যে তিনি যে চুক্তি করেছিলেন তোরাবোড়ার পাশে যে কবরগুলা বিভিন্ন এই যে বড় বড় শহরগুলাতে এখানে যে বিভিন্ন কবরগুলা এগুলা সাক্ষ্য দিচ্ছে যে মানে ওনারা যে চুক্তি করেছিলেন এটাতে যে ওনারা অটল অবিচল ছিলেন হাজার হাজার কবর মানে অনেকেই বরণ করছেন কিন্তু ওনারা ওনাদের চুক্তি ব্রেক করেন নাই সেই যে নুসরাত দিয়েছিলেন এটাকে রক্ষা করেছিলেন তো আল্লাহ রসুলের ইয়ে থেকেও আমাদের জন্য শিক্ষণীয় এখানে বাস্তব ঘটনা থেকেও বর্তমান সময় কিভাবে কায়েম হচ্ছে এটা থেকেও আমাদের জন্য শিক্ষণীয় তারপরে ওয়াজিরিস্তানে ওয়াজিরিস্তানেও যখন আমেরিকা এসে তালিবানদেরকে শেখ ওসামাকে হ্যান্ডওভার করতে বলে নাইন ইলেভেনের পরে তো তো হ্যান্ডওভার করেন না চুক্তি ব্রেক করেন না তো পরে এসে আফগানিস্তানে যখন মেসাকার শুরু করে ম্যাচ অ্যাটাক হয় তখন অনেক মুজাহিদিনরা বর্ডার ক্রস করে ওয়াজিরিস্তানের দিকে আসেন পাকিস্তানে আসেন এসে ফার্স্টে বিভিন্ন ওইখানে যে গোত্র পাঠান গোত্র এদের মধ্য থেকে একজন ভাই উনি প্রথমত ওনার পরিবারের মধ্যে জায়গা দেন তাদেরকে কিছু মুজাহিদিনকে উনি প্রথম শুরু করেন মানে আনসার হওয়ার ইয়ে তো উনার ধারাবাহিকতা অনেকেই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই ইয়েতে অনেকেই নুসরাত দেয় তো ভাইরা এক বছরের মতো সময় আস্তে আস্তে নিজেদেরকে প্রস্তুতি সম্পন্ন করেন অনেক মুজাহিদিনরা আসেন আসলিহাত সহ এভরিথিং এসহ এরপরে ফাইট শুরু হয় ফাইট শুরু হয় যতগুলা ফৌজি ক্যাম্প এভরিথিং আছে এগুলাকে একদম মেসাকার করে এখান থেকে বের করে দেন মুজাহিদিনরা তো আজাদ হয়ে যায় এই জায়গাটা আজ পর্যন্ত আজাদ আছে এখন যদিও মানে পুরাপুরি সরিয়া কিছু কিছু ল ইমপ্লিমেন্ট হয় বিভিন্ন ইয়েতে কিন্তু যেহেতু ড্রোন অ্যাটাক অনেক কিছু এই জন্য হয়তো প্রকাশ্যভাবে অত ওইভাবে ইয়ে করা যায় না তারপরে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কুফফারদের কোনো ইয়ে নাই এটাই তো এগুলা কেন এগুলোর থেকে আমাদের জন্য বাস্তবিক শিক্ষা রয়েছে আল্লাহ রাসুল যেভাবে করছেন বর্তমানে মুজাহিদিনরা এটাই করতেছেন ইয়ামেনে কি আনসারা শরিয়া মালিতে কি আনসারা দিন এই জিনিসটাকে হাইলাইট করার জন্য ইভেন কি তানজিমের নামটাও দেওয়া হচ্ছে এমন করে হাইলাইট করে না আনসার সো এটা অনেক জরুরি আর কি এভাবে হচ্ছে জি ইনশাআল্লাহ এখানে যখন চুক্তি হচ্ছিল বায়াত সংগঠিত হচ্ছিল এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে তাইহান তিনি মানে আল্লাহ রসুলকে বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি রয়েছে আমরা এটা কেটে ফেলবো আমরা ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এরপর আল্লাহ তালা জয়যুক্ত করলে আপনি আমাদেরকে ছেড়ে স্বজাতীয়দের কাছে ফিরে আসবেন না তো এ কথা শুনে রসুল সাল্লাহ আলাইসলাম মৃদু হেসে বললেন তা হবে না তোমাদের রক্ত আমার রক্ত তোমাদের ধ্বংস আমার ধ্বংস হিসাবে গণ্য হবে আমি তোমাদের অন্তর্ভুক্ত আর তোমরা আমার অন্তর্ভুক্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব। তোমরা তাদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব। এখানে আরও কিছু ঘটনা রয়েছে এটা শিক্ষণীয় এই জন্য বলতেছি কারণ আনসার কিভাবে হবে বা একটা জায়গায় যদি বেস কায়েম করতে হয় কিভাবে বাস্তবতা কি কি পরিস্থিতি স্বীকার করতে হবে কিভাবে চুক্তির বাস্তবতা কি এই জিনিসগুলো বোঝার জন্য এই জিনিসগুলো অনেক জরুরি আমাদের জন্য আব্বাস রাজু বলতেছেন যে তোমরা নিশ্চয়ই জানো যে তার তার সাথে কিসের ব্যাপারে বায়াত করছো সবাই বলেন হ্যাঁ জানি আব্বাস বললেন তোমরা কালো এবং লাল লোকদের সাথে যুদ্ধ করার ব্যাপারে বায়াত করছো কালো এবং লাল মানে কি আরব অনারব সবার সাথে যদি তোমরা এরূপ মনে করে থাকো যে তোমাদের ধনসম্পদ ব্যয়িত হলে তোমাদের নেতৃস্থানীয় লোকেরা নিহত হলে তোমরা তাকে পরিত্যাগ করবে তবে এখনই তাকে পরিত্যাগ করো কেননা তাকে নিয়ে যাওয়ার পর নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করা দুনিয়া এবং আখেরাতের জন্য অবমান অবমাননাকর হবে যদি তোমরা মনে করো যে ধনসম্পদে কোরবানি দেওয়ার পর নেতৃস্থানীয় লোকদের নিহত হবার পর এবং তার সাথে কৃত প্রতিশ্রুতি পরেও কৃত প্রতিশ্রুতি পালন করবে যেদিকে তোমাদেরকে ডাকা হচ্ছে সেদিকে যাবে তোমরা তবে তোমরা তাকে নিয়ে যাও আল্লাহ শপথ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ রয়েছে এসব কথা বলার পর সবাই সমস্যরে জিজ্ঞেস করল ধন সম্পদ কুরবানি করব নেতৃস্থানীয় লোকদের নিহত হওয়ার ঝুঁকি নিব কিন্তু বিনিময়ে আমরা কি পাব আমরা আমাদের অঙ্গীকার যথাযথ পালন করব কিন্তু আমাদের বিনিময় কি হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন জান্নাত সবাই তখন হাত বাড়ালেন রসুল সাল্লাহ আসলামও হাত বাড়ালেন এবং বায়াত হয়ে গেল এটার বাস্তবতা কি ধরেন বর্তমান সময়ে কি হবে যে তোমরা অ্যারেস্ট হইতে পারো তোমাদের ব্যবসা বাণিজ্য চলে যেতে পারে তোমাদের বাড়ি চলে যেতে পারে এটা ক্রুপ করে নিতে পারে এটা হয়েছে অলরেডি এটাই কঠিন বাস্তবতা এগুলা যারা করবে দিনের পথে কুরবানি করবে এগুলা করলে দিন আসবে এইসব কিছু কুরবানির মাধ্যমেই দেখা যাবে আল্লাহ নিজাম আসবে ইনশাল্লাহ এটাই হচ্ছে এবং এটাই হবে অতপর শয়তান এই চুক্তির কথা ফাঁস করে দেয় সে মানে তার যাওয়ার টাইম ছিল না যে সে যাইয়া ওইখানে ওদের কি ইয়ে করবে মিনার পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বলে যে বেদিনরা একত্রিত হয়েছে কুরাইশরা শোনো মিনাবাসীরা শোনো মানে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল বলেন এটা হচ্ছে এই ঘাটির একটা শয়তান বলে ওরে আল্লাহর দুশ্মন অপেক্ষা কর মানে তোর জন্য শীঘ্রই আমি সময় পাচ্ছি পরে কুরাইশরা পরের দিন আইসা সকালবেলা ইয়ের কাছে তাদের যে তাবু আছে এখানে এসে বলে তোমরা এরকম চুক্তি করছো ইয়ে করেছো মোহাম্মদের সাথে সাল্লাহ সাল্লাম তারাও স্বীকার করে বলে না এটা তো হয় নাই তো যেহেতু এরাও স্বীকার করতেছে এইসব মুশ্রিকিনরা তারা তো টের পায় নাই তারপরে ওনারা ওরা ফিরে যায় কিন্তু পরে ওরা আবার ফার্দার ইনকোয়ারির মাধ্যমে জানতে পারে আসলে চুক্তি হয়েছিল তো ইন দ্য মিন টাইম ওনারা অলরেডি মদিনায় রওনা দিয়েছিল পিছনে পিছনে ওরা ধাওয়া করেছিল যাই হোক এই চুক্তির মাধ্যমে তো আলহামদুলিল্লাহ মানে নুসরাতের ইয়ে সম্পন্ন হয় তো এটা থেকে আমাদের কিছু বিষয় তো শিক্ষণীয় বা জিনিসগুলো আমাদের বারবার আসছে যে মানে আল্লাহ রাসুল যখন শুরু করেছেন দেখেন অল্প অল্প অল্প দু চারজন গ্রহণ করেছে তো এভাবে তিনি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন নির্যাতন নিষ্পেষণ বিভিন্ন বাধা প্রতিরোধ এক পর্যায়ে আল্লাহ যখন সন্তুষ্ট হয়েছেন কিছু মানুষকে নিয়ে আসছেন দুইজন ছয়জন তারপরে সত্তর জন তারপরে ইসলামিক স্টেট ইনশাল্লাহ এভাবেই হবে মানে এটাই তারিকা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাই আল্লাহ চাইতো এভাবে এখানে এই তিন বিজয়ী হবে ইনশাল্লাহ ইয়ামেনে যেরকম ব্ল্যাক ফ্ল্যাগ উঠতেছে গাড়িতে ভাইরা টহল দিচ্ছে গার্ড দিচ্ছে রিবাদ করতেছে আল্লাহ রাসুল ওয়েট করতেছিলেন কারণ একজন নবী কিন্তু আল্লাহর পারমিশন ব্যতীত ওনার প্লেস চেঞ্জ করতে পারেন না যে কমের কাছে প্রেরিত হয়েছেন তিনি যেখানে এই জায়গা চেঞ্জ করার অনুমতি থাকে না একে একে বিভিন্ন সাহাবারা হিজরত করেন এখানে অনেক ঘটনা রয়েছে যে অনেক সাহাবি কি হয়েছে এগুলো কঠিন বাস্তবতা আমাদের মানে সামনে আসবে ইনশাল্লাহ যে আবু সালামা রাজিয়ালহু উনি কি করলেন উনি যখন ওনার ফ্যামিলি নিয়ে উমু সালামাকে সহ নিয়ে পরিবার নিয়ে রওনা দিলেন গোত্রের লোকেরা বাধা দিল বলে আমরা আমাদের ইয়েকে যেতে দিব না ওনার উম্মে সালামাকে রেখে দিলেন বাচ্চা সহ রেখে দিলেন আবু সালামা একাই হিজরত করলেন তো এরকম পরিস্থিতি আমাদের হবে ভাই ওয়াইফ বাচ্চা রেখে প্রয়োজন হলে হিজরত করতে হবে দিনের জন্য করতেছেন ভাইরা সেটা হচ্ছে বাস্তবতা এই পরিস্থিতি আমাদের আসবে হ্যাঁ পরে সোয়াইবার রুমি উনি যখন রওনা দেন তখন কোরাইশটা বাধা দেয় তুমি যখন আসছিলা তুমি ফকির ছিলা তুমি এখানে এসে অনেক ধন সম্পদের মালিক হয়েছ সো এগুলা নিয়ে তোমাকে যেতে দিব না তখন উনি বলে যদি শুধু এগুলাই ইয়ে হয় তাহলে ইয়ে করো তিনি সব ধন সম্পদ ইয়ে করে তিনি হিজরত করেন সো ওনাকে আল্লাহ রাসুলের কাছে যখন এই সংবাদ এসেছিল তিনি বলেন যে সোহেব লাভবান হয়েছে সোহেব লাভবান হয়েছে আবার উমর রাজিয়ালহুর হিজরত ছিল অনেক মজাদার যে উনি ছিলেন প্রকাশ্যে একদম সুন্দরভাবে ঘোড়ায় চড়ে পুরা কাবাগর তাফ হলে যদি তোমাদের মানে বাচ্চাদেরকে ইয়াতিম কোটা হতো ওদের ওয়াইফদেরকে বেদমা করতে কেউ না আসা বলে আমার সামনে আসো আমি হিজরত করতেছি তো ইন দ্য মিন টাইম দারুণ নদুয়াতে কুফাররা চক্রান্ত করে এবং ফাইনালি সিদ্ধান্ত হয় বিভিন্ন পরামর্শের মাধ্যমে যে ওরা যতগুলা ট্রাইবস আছে এখন তো কেউ একজন হত্যা করলে কোনো একটা ট্রাইব যদি কেউ হত্যা করে তাহলে তো বনু হাসেম এবং বনু মুতালেব এদের এগেনস্টে ফাইট করবে অনেক লোক নিহত হবে এবং ইয়ে হবে সিদ্ধান্ত নেয় যে সবগুলা গোত্র থেকে প্রতিনিধি থাকবে একযোগে সবাই অ্যাটাক করে আল্লাহ রসুলকে হত্যা করবে এরকম খারাপ চক্রান্ত করে তাইলে তো আর সবার এগেনস্টে বনু হাসা এবং বনু মুতালেব ফাইট করতে পারবে না তো কি করবা তোমরা দিয়াত দিবা মানে আরবের ট্রেডিশন যে রক্তপণ দিবা তাইলে এটা ইয়ে হয়ে যাবে তো আল্লাহ সুবাহ তালা ওনাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দেন এবং হিজরতের পারমিশন দেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ঠিক দুপুরবেলা আবুবকর রাজিয়ালহর বাড়িতে গেলেন তাকে উদ্দেশ্য ছিল কি আবু বকর রাজিয়ালকে নিয়ে প্ল্যান করা হিজরত কিভাবে হবে মানে কিভাবে তিনি বের হবেন সো যখন ঠিক দুপুরবেলা পৌঁছান আশার রাজিয়ালহ বলেন যে দুপুরবেলা আমি আবু বকর রাজিয়ালহ মানে আমার আব্বার ঘরে বসেছিলাম এমন সময় একজন আবু বকরকে রাজ্জালানুকে বললেন আল্লাহ নবী মাথা ডেকে আসছেন এই সময় রসুল সাল্লাহ আসলাম কখনো আসতেন আবু আবু বকর রাজ্জালানু এই খবর শুনে বললেন আমার মা বাবা তার জন্য কুরবান হন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাজে তিনি এসেছেন আশা রাজালানহা বলেন প্রিয় নবী এলে ঘরের প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলে তিনি ঘরে প্রবেশ করলেন এরপর আবু বকর রাজিয়ালহু রসুল সাল্লাহ ইসলামকে রসুল সাল্লাহ ইসলাম তাকে বলেন আবু বকরকে তোমার কাছে যারা রয়েছে তাদেরকে সরাই দাও আবু বকর বলেন শুধু আপনার স্ত্রী রয়েছে মানে অন্য আর কেউ নাই তখন তিনি বলেন যে আমাকে রওনা হওয়ার মানে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে তো আবু বকর বলেন যে সঙ্গে কে যে আমি আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার উপর আমার মা বাবা কুরবান হন অবকর বলতেছেন হে আল্লাহ রসুল প্রিয় রসুল বললেন হ্যাঁ সুবাহ আল্লাহ এটা এখানে অনেক কান্না করছিলেন তিনি আনন্দের আর কি ওই দিন তিনি আগে থেকে ওয়েট করতেছিলেন দুইটা ইয়েকে মানে উটকে একদম অনেক মোটা তাজা করেছিলেন খাওয়া একদম ইয়ে করে পরে যখন রাতের বেলা ওরা একত্রিত হয় গৃহে তখন আলী রাজিয়ালহুকে বিছানায় শোয়ে সবুজ হাজরামি যে চাদর আছে এটা দিয়ে ঢেকে এবং কুরাশদের যেসব কুফারা তখনও ওনাকে ট্রাস্ট করতো মানে আমানত রাখতো জানতো যে আমানতের কোনো খেয়ানত হয় না উনি এগুলো আলী রাজিয়ালহুকে বুঝিয়ে দিয়ে তিনি বলেন যে এবং তাকে নিশ্চয় ওনাকে নিশ্চয় তাদের আলী হুকে যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সুবাহতাল্লাহ থেকে প্রোটেকশন পাবেন তো এগুলো তুমি বুঝাই দেওয়া পরে তুমি হিজরত করবা তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এক বালি নিক্ষেপ করে মানে তিনি ঘর থেকে বের হয়ে যান ওরা কেউই দেখতে পান নাই পরে ওনারা তো মদিনার থেকে মানে মদিনা থেকে বিপরীত দিকে যে গুহার মধ্যে অবস্থান নেন কারণ এই এই ঘটনার মধ্যে একটু শিক্ষণীয় বিষয় আছে যে কোনো ঘটনা যখন মানে তিন দিন যেয়ে সেখানে অবস্থান নেন কি জন্য নেন যাতে যে কোনো একটা সিচুয়েশনে হট একটা সিচুয়েশন অনেক মারামারি ধরুন কোনো একটা অপারেশন হয়েছে অনেক কুফারদের মাথা হট অনেক গাড়ি টহল দিচ্ছে অনেক ইয়ে হচ্ছে কি অবস্থা একদম অপারেশন হয়েছে হয়েছে দুই চার দিন একটু অ্যাড করে দেবেন সব ঠান্ডা আবার আগের মতো অবস্থা সো এই জন্য পরিস্থিতিকে ঠান্ডা হইতে দেওয়া আল্লাহ রসুল বিপরীত দিকে যেয়ে কিছু সময় অবস্থান করলেন তাতে যেটা এটা শিক্ষণীয় বিষয় রয়েছে তারপরে এখানে ডিটেলস ঘটনাগুলো আপনারা আশা করি জানেন যে ওইখানে আবু বকর রাজিয়াল একটা গুহা যে পরিষ্কার করলেন সবগুলা মুখ বন্ধ করে দিলেন একটা ইয়ে আর কিছুই ছিল না যেটা দিয়ে বন্ধ করবেন তিনি ওনার এই এই মানে গর্তের মধ্যে পা দিয়ে পরে আল্লাহ রাসুলকে আহ্বান করলেন হ্যাঁ আল্লাহ রাসুল আপনি আসেন আল্লাহ রাসুল ভিতরে ঢুকলেন ওপর ঘুমিয়ে গেলেন আবু বকরের কোলে মাথা রেখে পরে আবু বকরকে পায়ে ধ্বংসন করে বিচ্ছু অনেক বিষাক্ত ইয়া হ্যাঁ, উনি মারাত্মক ব্যথায় করছেন কিন্তু পা নাড়াচ্ছিলেন না এই জন্য যে আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে প্রিয় রসুলের তো এক ব্যাখ্যালে ওনার এক ফোটা অশ্রু পড়ে যায় রাসুল সাল্লাহ ইসলামের উপরে উনি আল্লাহ রসুল জেগে ওঠেন বলে কি হয়েছে বলে কি যেন ধ্বংসন করেছেন আল্লাহ রসুল বিসমিল্লা বলে থুতু লাগিয়ে দেন পরে রাত্রিবেলা আবু বকরের পুত্র আবদুল্লাহ তিনি রাত্রিবেলা সেখানে যাপন করতেন মদিনায় মক্কা কি কি সংগঠিত হচ্ছে এগুলোর খবর দিতেন প্ল্যান মাফিক সব কিছু হচ্ছিল তারপরে দাস ছিল উনি বকরি নিয়ে যেতেন দুধ দহন করে তাদেরকে খাওয়াইতেন এবং এটাও উদ্দেশ্য ছিল যে আবদুল্লার পায়ের সাপগুলা মুছে দেওয়া আসমা আবু বকর রাজেলান হর্মে আসমা রাজেলানহা তিনি খাবার ইয়ে করে পাঠাইতেন সো কিছুই ছিল না বেঁধে দেওয়ার জন্য পরে কুমোরের যে রশি এটা দিয়ে বেঁধে দিয়েছিলেন এই জন্য ওনার নাম হয়েছিল কি জাতুল নিতা কয়েন পথের মধ্যেও কিছু ঘটনা রয়েছে আমি চাচ্ছি অ্যাটলিস্ট একটা অভিযান মানে বদরের কিছু কিছু ঘটনা আমরা একটু দেখি ইনশাল্লাহ কারণ আমাদের তো এই স্টেজ আসতেছে ইনশাল্লাহ মানে আমাদের এটা একটা কঠিন বাস্তবতা যে আসলে আমাদেরকে হিজরত করতে হবে আমাদেরকে আনসার হইতে হবে আমাদেরকে দাওয়াতের পথে আনসার হিজরত আনসার মুহাজির বানানোর পথে আল্লাহ রসুল যে প্রতিবন্ধকতা বাধা নির্যাতন নিষ্কাশন এগুলোর মুখোমুখি হইতে হবে এগুলা বাস্তবতা এবং এটাও আমাদের জন্য বাস্তবতা আমাদের যে আমরা মুখোমুখি কুফফারদের সাথে মানে ফাইট করতে হবে এখানে অনেকে মারা পড়বে শহীদ হবে হাত পা কাটা পড়বে অনেকে আহত হবে ইয়ে হবে এটাই কঠিন বাস্তবতা এটাই হচ্ছে আমাদের জন্য ওয়ে এটা শিক্ষার জন্য সিরাত থেকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম যখন মদিনায় প্রবেশ করেন পথিমধ্যে সর্বপ্রথম তিনি কুবায় অবস্থান করেছিলেন এবং এখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন সাহাবারা আনসার সাহাবারা সবাই ওয়েট করতেছিলেন যে কার ঘরে তিনি আসবেন সবাই আকাঙ্ক্ষা করতেছিল ওনার ইয়েতে আসবেন কিন্তু আল্লাহ রাসুল বলেন ওনার যে কঠিনি ওট রয়েছে ওইটাকে ছেড়ে দেওয়ার জন্য কারণ এটা আল্লাহ থেকে গাইডে মানে গাইডেড মানে আল্লাহ থেকে হৃদায়তপ্রাপ্ত এটা যে যেখানে থামে সেখানে ওনার মঞ্জিল হবে তো এটা যে যেখানে মসজিদের নবী নির্মাণ করা হয় ওইখানে যে থামে আর কি এটা ছিল দুইটা ইয়াতিমের ইয়া ওইটা তিনি কিনেন এবং ফার্স্টে তিনি মসজিদ নির্মাণ করেন মসজিদের পাশে ওনার গৃহ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে মুসলিমদের কেন্দ্রভূমি হচ্ছে মসজিদ মসজিদ হচ্ছে কিছুর কেন্দ্র ফার্স্টে তিনি কিন্তু যে মসজিদ নির্মাণ করেছেন এটা হচ্ছে সব কিছুর কেন্দ্র এবং আল্লাহ রসুলের ঘরটা ছিল মসজিদের সাথে লাগানো সো আমাদেরও মসজিদের সাথে ভালোবাসা মসজিদের সাথে তাল্লুক রাখা তাল্লুক মানে বিশেষ সম্পর্ক রাখা অন্তরটা লেগে থাকা মসজিদের সাথে এটা আল্লাহ রসুলের থেকে শিক্ষা এবং কেয়ামতের দিনে আল্লাহর আরসের ছায়া নিচে স্থান পাওয়ার জন্য এটা ওয়ে তারপরে আল্লাহ রাসুল মদিনায় আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন এটাও আমরা জানি even Abdur Rahman ibn Auf হুকে সাদ রাজিউলানহুর সাথে যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন তিনি কিভাবে স্যাক্রিফাইস করেছিলেন এমনকি প্রথম দিকে আনসারদের ওয়ারিস হিসাবে মানে ধন সম্পদের ওয়ারিস হিসাবে মুহাজিরদেরকে নির্ধারণ করা হয়েছিল মানে আল্লাহকে এটা বিধান ছিল পরবর্তীতে পরে যখন মিরাসের আয়াত আসে তখন এটা রহিত হয় তো এই জিনিসটা দেখেন যে কিভাবে ইসলামের জন্য দিনের জন্য স্যাক্রিফাইস করেছেন মদিনা থেকে মহাজিররা আসছেন ওনারা দেখেন যে সারা জীবন ধরেন হয়তো কষ্ট করে অনেক ধন সম্পদ অর্জন করেছেন বাড়ি ঘর এভরিথিং নিজের ইয়ে অথবা বাবার থেকে পিতার থেকে পেয়েছেন ইয়ে করেছেন দেখেন ইসলাম এবং অন্য কিছু পার্থক্য দেখেন অল্প কিছু সম্পদের জন্য কয়েক শতক জায়গার জন্য দেখবেন অনেক মারামারি কাটাকাটি অনেক কেস এটা সেটা অথচ আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য দেখেন ওনারা ওনাদের এইসব ধন সম্পদ আল্লাহর কাছে স্যাক্রিফাইস করেছেন বাগান সে বলে অর্ধেক নিয়ে নাও মানে তুমি চাষ করো বাট সাহাবারা যারা মুহাজির ছিলেন তারা এমন ছিলেন না যে তারা সুবিধা দিলেই নেবেন ওনারা বলছেন না এটা আমাদের দরকার নেই এরকম হইতে পারে যে হ্যাঁ আপনার বাগান আমরা চাষ করি অর্ধেক অর্ধেক আমরা নিব আব্দুর রহমান ইবনে আউফ কি বলছেন বলে আমার এগুলোর দরকার নেই এই যে এত কিছু প্রস্তাব করছেন বাজারটা কোথায় দেখাইতেন এরকম সো ভাতৃত্বের কি মানে কি সুন্দর অবস্থা এবং অ্যাকচুয়ালি এইভাবেই এটাই প্রয়োজন আমাদের দিন কায়েমের জন্য বলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম ইহুদিদের সাথেও এখানে চুক্তি সংগঠিত হয় যে বনু কায়নুকা তারপরে ইহুদির যেসব গোত্রগুলা ছিল এগুলোর সাথে তা আল্লাহ রাসুলকে এতদিন পর্যন্ত যুদ্ধের অনুমতি ছিল না যুদ্ধের অনুমতি দিয়ে আল্লাহ সুবাহ তালা আয়াত নাজিল করেন তো এর মধ্যে বদরের যুদ্ধের আগেও ছোট ছোট অনেকগুলো সারিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রেরণ করেছিলেন যেরকম কুফফারদের অর্থনৈতিক বিভিন্ন ব্যবসা যে কাফিলা এগুলাকে যাতে স্টপ করা যায় তারপরে এদেরকে টেরোরাইজ করা যায় শত্রুরা যাতে সাহস না করে এরকম অনেকগুলো ছোট ছোট সারিয়া তিনি প্রেরণ করেছিলেন আর বদরের যুদ্ধটা সংগঠিত হওয়ার অন্যতম একটা কারণ এটাই ওদের ব্যবসায়িক আবু সুফিয়ানের কাফেলাতে অ্যাটাক দেওয়ার জন্য ওরা এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মদিনা থেকে মক্কা থেকে ওরা পুরো বাহিনীকে প্রেরণ করেছিল চলেন আমরা ইনশাল্লাহ বদরের ঘটনাটা একটু দেখবো ইনশাল্লাহ কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলাটা সিরিয়া মানে সিরিয়া থেকে মক্কায় ফিরতেছিল তো নবী সাল্লাহ আসলাম এদেরকে অ্যাটাক দেওয়ার জন্য যাদেরকে প্রেরণ করেছিল অল্পের জন্য এরা রক্ষা পায় আর কি মানে ওরা বাইসে যায় এবং ইয়াতে চলে যায় মক্কার দিকে চলে যায় আবু সুফিয়ানের নেতৃত্বে তো তালহা ইবনে উবায়দুল্লাহ এবং সাইদ ইবনে জায়দ রাজিউল্লাহকে এই কাফেলা সম্পর্কে ফার্দার খোঁজখবর নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আবার প্রেরণ করেন উত্তর দিকে উবয় সাহাবি প্রথমে হাওড়া নামক জায়গায় পৌঁছে অবস্থান নিয়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলার অতিক্রমের অপেক্ষা থাকেন এই কাফেলা সেই স্থান অতিক্রমের সাথে সাথে সাহাবাদয় দ্রুত বেগে মদিনায় ছুটে গিয়ে এ সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে অবহিত করেন এই কাফেলায় মক্কাবাসীদের অনেক সম্পদ ছিল এক হাজার উটের পিঠে পঞ্চাশ হাজার দিনারের বিভিন্ন ব্যবসায়িক জিনিসপত্র ছিল এক হাজার উটের পিছনে কত বড় ব্যবসায়িক কাফেলা ছিল পঞ্চাশ হাজার দিনার হচ্ছে দুশো সাড়ে বাষট্টি কিলোগ্রাম স্বর্ণের তুল্য কিলোগ্রাম এইসব ইয়েগুলা মাত্র ছিল চল্লিশ জন লোকের কাফেলা ছিল এটা তো মদিনাবাসীদের জন্য এটা ছিল একটা অনেক সুবর্ণ সুযোগ পক্ষান্তরে এসব জিনিস থেকে বঞ্চিত হওয়া মক্কাবাসীদের জন্য সামরিক রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই ছিল মারাত্মক মানে বিপর্যয় নবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনার মুসলমানদের মধ্যে ঘোষণা করেন যে কুরাইশদের বাণিজ্যিক কাফেলার বহু সম্পদ নিয়ে আসছে এই কাফেলার উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো এমনও হতে পারে যে আল্লাহ তালা সমুদ্রের সম্পদ তোমাদেরকে গণিমতের মাল হিসেবে প্রদান করবেন ঘোষণা প্রচার করা হলেও এতে যোগদানের বাধ্যতামূলক ছিল না কারণ যেহেতু একটা বাণিজ্যিক কাফেলাতে অ্যাটাক করতে দেওয়া হবে বিষয়টি ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের উপর ছেড়ে দেওয়া হয়েছিল কেননা ঘোষণার সময় ধারণা করা যায় নাই যে কাফেলার পরিবর্তে বদরের প্রান্তরে কোরাইশদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এরূপ ধারণা না থাকায় বহু সংখ্যক সাহাবি মদিনায় থেকে যান তারা মনে করেছিলেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই অভিযানে অতীতের অভিযান সমূহের মতোই হবে যে ছোট ছোট যেসব কাফেলা প্রেরণ করেছেন এসব কারণে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের সমালোচনাও করা হয় নাই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে রওনাকালে তার সঙ্গে বিশ তিন তিনশোর কিছু বেশি সংখ্যক সাহাবি ছিলেন এই সংখ্যা কারো মতে তিনশো তেরো চোদ্দ বা তিনশো সতেরো এদের মধ্যে তিরাশি কারো কারো মধ্যে তিরাশি অথবা ছিয়াশি জন ছিলেন মহাজির বাকি সবাই ছিলেন আনসার আনসারদের মধ্যে একষট্টি জন ছিলেন হাউস থেকে এবং সত্তর জন ছিলেন খাজরাজ গোত্রের অধিবাসী যেহেতু ব্যবসায়িক কাফেলাকে এটা করতে যাওয়া হবে এই জন্য যুদ্ধের জন্য যুদ্ধেরও তেমন বেশি প্রস্তুতি নেন নাই ওনারা সমগ্র সেনাদলে ঘোরা ছিল মাত্র দুইটা জুবাইর ইবনে আওয়াম রাজিয়ালহর একটা অন্যটা ছিল মেঘদাদ ইবনে আসওয়াদ আল কিন্দি ওনার সত্তরটি উট ছিল প্রতিটি উটে দুই বা তিনজন করে পর্যায়ক্রমে আরোহণ করতেছিলেন ওনারা আচ্ছা। হ্যাঁ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আলী রাজিয়ালহ এবং মার্শাদ ইবনে আবু মার্শাদ ওনাদের তিনজনের মিলে একটা উঠ ছিল পালাক্রমে ওনারা ইয়ে করতেছিলেন মদিনার ইয়ে দিয়ে গেছিলেন উম্মে মাকতুম রাজু ওই সাহাবিকে রসুল শরীফ করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন এই ছোট সেনাদলকে নিয়ে মদিনা থেকে মক্কা অভিমুখে প্রধান সড়ক ধরে বীরে রওয়াহ নামক কূপে গিয়ে উপনীত হন সেখান থেকে আরও কিছু দূরে অগ্রসর হয়ে মক্কার রাস্তা বাম দিকে রেখে তিনি ডান দিকের পথে অগ্রসর হতে থাকেন এই পথে তিনি প্রথমে নাজিয়া এবং পরে রাহকান উপত্যকা অতিক্রম করেন পরে সেখানে তিনি স্থানীয় জুহাইনা গোত্রের দুজন লোককে কুরাইশদের কাফিলার ব্যাপারে খবর সংগ্রহের জন্য বদর প্রান্তরে প্রেরণ করেন এরা ছিল বাসিস ইবনে উমর এবং আদি ইবনে আবু জাগবা কুরাইশদের বাণিজ্যিক কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতার সাথে সে অগ্রসর হচ্ছিল ধূর্ত লোক সে তো লিডার ছিল আগে তিনি লিডার ছিলেন সে জানতো যে মক্কা রাস্তা ঝুঁকিপূর্ণ এ কারণে প্রতিটি কাফেলার কাছে পথের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিত আবু সুফিয়ান চলতি পথেই খবর পেল যে মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে কুরাইশদের কাফেলার উপর হামলা করার জন্য দাওয়াত দিয়েছেন এ খবর পাওয়ার সাথে সাথে আবু সুফিয়ান জামজান ইবনে আমর গিফারিকে মোটা অর্থের বিনিময়ে মক্কায় প্রেরণ করলে যে সে মক্কায় পৌঁছে বাণিজ্যিক কাফেলার হেফাজতের জন্য মক্কাবাসীদেরকে যাতে উদ্বুদ্ধ করে জামজাম অত্যন্ত দ্রুতগতিতে মক্কায় পৌঁছে আরবদের রীতি অনুযায়ী উটের পিঠে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে চিৎকার করে জরুরি সংবাদ প্রদান জানালো সংবাদ করল সে বলল কুরাইশা শোনো কাফেলা কাফেলা তোমাদের যেসব ব্যবসায়িক জিনিস আবু সুফিয়ানের কাছে রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সঙ্গীরা সেই জিনিসের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে আমার বিশ্বাস তোমরা ওদের পেয়ে যাবে সাহায্য সাহায্য সাহায্য যুদ্ধের জন্য মক্কাবাসীদের প্রস্তুতি তারা প্রস্তুতি নিতে শুরু করে তারা বলেছিল যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বুঝি মনে করেছেন যে আবু সুফিনের কাফেলা ইবনে হাদ্রামির কাফেলার মতো না তা মোটেই নয় আমাদের ব্যাপারটা যে অন্যরকম এটা তাকে বুঝিয়ে দিতে হবে মক্কা সক্ষম লোকদের মধ্যে প্রত্যেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেউ কেউ নিজে প্রস্তুত হলো কেউ কেউ নিজের পরিবর্তে অন্য কাউকে প্রেরণ করলো মক্কার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবুল আহাব একটা উটে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলী এবং আচ্ছা আবুল হাব ব্যতীত অন্য কেউ এই যুদ্ধে যোগদানের প্রস্তুতি থেকে বাদ পড়েনি আবুল হাব নিজের পরিবর্তে তার কাছ থেকে ঋণ গ্রহিতা একজন লোককে প্রেরণ করেছিল এছাড়া তাহলে সব লিডারদেরকে প্রেরণ করেছিল শত্রু বাহিনীর সংখ্যা ছিল তেরোশো এদের কাছে একশত ঘোড়া ছয়শত বর্ম ছিল কারণ ওরা তো পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল উটের সংখ্যা ছিল অনেক সঠিক সংখ্যা জানা সম্ভব হয় নাই সেনাবাহিনীর অধিনায়ক ছিল আবু জাহেল হিসাম কুরাইশদের নয়জন বিশিষ্ট ব্যক্তি খাদ্য ব্যবস্থানের দায়িত্ব গ্রহণ করে মক্কা সেনাদল রওনা হওয়ার সময় হঠাৎ কুরাইশদের মনে পড়লো যে বনু বকর বকর গোত্রের সাথে তাদের শত্রুতা এবং যুদ্ধ চলছে এরা তো পিছনে থেকে গেলে তাদের উপর হামলা করতে পারে তো এই জন্য তারা দুই দিক থেকে যুদ্ধের মুখে পড়ে যাবে এই পর্যায়ে কুরাইশরা সামরিক অভিযান স্থগিত হওয়ার উপক্রম হলো এই অবস্থায় এই সময় ইবলিস শয়তান সে সোরাকা ইবনে মালেকের চেহারার রূপ ধারণ করে ওদের সামনে হাজির হয় বলে আমি তো তোমাদের বন্ধু বনু কেননা তোমাদের অনুপস্থিতিতে আপত্তি আপত্তিকর কোনো কাজে করবে না তোমাদের এই নিশ্চয়তা দিচ্ছি মক্কা সৈন্যবাহিনী বাহিনী অতপর বেরিয়ে পড়ল তারা যে কিভাবে মানে বের হয় যে এরা নিজেদের গৌরব অহংকার এগুলা শো করার জন্য এগুলা দেখানোর জন্য বেরিয়ে পড়ে আবু সুফিয়ান ওপর দিকে আবু সুফিয়ান কি করে বাণিজ্যিক কাফেলা নিয়ে যাওয়ার সময় খুবই সতর্কতার সাথে পথ চলছিল চারদিকের খোঁজখবর সে নিচ্ছিল বদরের কাছাকাছি পৌঁছার পর কিছুটা সামনে এগিয়ে মাজদি ইবনে আমারের সাথে সাক্ষাৎ করে এবং তার কাছ থেকে মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করলো মাজদি বলল তেমন কিছুই তো চোখে পড়েনি তবে দুজন লোক দেখেছি তারা পাহাড়ি টিলার কাছে উট বসিয়েছে এরপর কুয়া থেকে পানি তুলে চলে গেছে আবু সুফিয়ান এগিয়ে গিয়ে উটের পরিতৃপ্ত মল পরীক্ষা করে খেজুরের বিচি পরীক্ষা করে বলল নিঃসন্দেহে এটা এটা হচ্ছে ইয়াসবের খেজুর মানে মদিনার খেজুর কিরকম ধূর্ত মানে একথা বলার পরপরে সে নিজের কাফেলার কাছে ছুটে গেল এবং পশ্চিম দিক দিয়ে সমুদ্র সৈকত ধরে চলতে শুরু করলো অতপর তারা সে বদর প্রান্তর অতিক্রম করে চলে যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম যখন যুদ্ধের জন্য ইয়াদেরকে সারিবদ্ধ করতেছিলেন সাহাবাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের হাতে একটা তীর ছিল সেটার সাহায্যে তিনি কাতার র্যাঙ্ক সোজা করতেছিলেন তো এই তীরের ফলা সওয়াদ ইবনে কাজিয়া এই যে সাহাবি ওনার পেটে একটুখানি লেগে গিয়েছিল তিনি কাতার থেকে একটু সামনে এগিয়ে এসেছিলেন নবী সাল্লা ইসলাম তীরের ফলা সাওয়াদের পেটে লাগিয়ে বললেন সাওয়াদ সোজা হয়ে যাও সাওয়াদ তৎক্ষণাৎ বলেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে কষ্ট দিয়েছেন বদলা নিতে দিন নবী সাল্লাহ আসলাম নিজের পেট উপর থেকে জামা সরিয়ে বললেন প্রতিশোধ নাও সাওয়াদ প্রিয় নবী সাল্লাহ আসলামকে জড়িয়ে ধরে মানে পেটে চুমু খেলেন নবী সাল্লাম বললেন সওয়াদ তুমি এমন কাজ করতে কিভাবে উদ্বুদ্ধ হলে সওয়াদ বললেন হে আল্লাহ রসুল যা কিছু ঘটতে চলেছে আপনি তো সবই দেখেছেন আমার একান্ত ইচ্ছা হলো যে আপনার ঘনিষ্ঠতা যেন আমার জীবনের শেষ স্মরণীয় ঘটনা হয়ে থাকে আপনার পবিত্র দেহের সাথে আমার দেহের সংস্পর্শ যেন জীবনের শেষ ঘটনা হয় নবী সাল্লাহ আসলামের একথা শুনে সওয়াদকে দোয়া করলেন মানে তিনি অ্যাকচুয়ালি আসলে সাহাদা সাহাদা বরণ করেছিলেন ওই যুদ্ধে কাতার সোজা করার পরে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদেরকে বললেন তার পক্ষ থেকে যা নির্দেশ না পেয়ে কেউ যেন যুদ্ধ শুরু না করে রসুল সাল্লাহ আলাইসলাম এরপর যুদ্ধ পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে পথ নির্দেশ প্রদান করলেন তাদেরকে তিনি বললেন পত্তলিকরা যখন দলবদ্ধভাবে তোমাদের কাছে আসবে তখন তাদের প্রতি তীর নিক্ষেপ করবে তীরের অপচয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে সুবাহান বুলেটের অপচয় যাতে না হয় ওরা তোমাদের ঘিরে না ফেলা পর্যন্ত তরবারি চালনা করবে না এরপর নবী সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রাজিয়ালকে সঙ্গে নিয়ে অবস্থান কেন্দ্রে চলে গেলেন সাদ ইবনে মাহাজ রাজিয়ালহু পাহারাদার সৈন্যদের সঙ্গে নিয়ে প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের পাহারা নিযুক্ত হলেন অন্যদিকে পত্তলিকরা অবস্থা ছিল এরকম যে আবু জাহেল আল্লাহর কাছে ফয়সালার জন্য দোয়া করল সে বলল হে আল্লাহ আমাদের মধ্যে যে দল আত্মীয়তার মধ্যে অধিক সম্পর্ক ছিন্ন করেছে ভুল কাজ করেছে আজ তুমি তাদের ধ্বংস করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যে দল তোমার কাছে অধিক প্রিয় পছন্দনীয় আয় হায় আজ তুমি তাদের সাহায্য করো আবু জাহেলের এই কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা মীমাংসা চেয়েছিলে তা তো তোমাদের কাছে এসেছে যদি তোমরা বিরত হও তবে সেটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা পুনরায় তা করো তবে আমিও পুনরায় শাস্তি দেব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না এবং আল্লাহ তালা মুমিনদের সঙ্গে রয়েছে সুফান আল্লাহ এই যুদ্ধের প্রথম ইন্ধন ছিল আসাদ ইবনে আব্দুল আসাদ মখজুমি এই লোকটি ছিল নিতান্ত দুর্বৃত্ত এবং খারাপ চরিত্রের ময়দানে বেরোবার সময় বলেছিল আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি ওদের হাউজের পানি পান করেই ছাড়ব যদি না না পারি তবে সেই হাউসকে ধ্বংস বা তার জন্য জীবন দিয়ে দেব কথা বলে আসাদ এগিয়ে এলো অন্যদিকে প্রিয় নবী সাল্লাহ ইসলাম সাহাবাদের মধ্য থেকে হামজা ইবনে আব্দুল মুতালেবকে এগিয়ে দিলেন এগিয়ে গেলেন তিনি জলাশয়ের কাছ থেকে কাছেই উভয়ের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হলো হামজা রাজিলানহু তলোয়ার দিয়ে এমনভাবে আঘাত করলেন যে কাফের আসোয়াদের পা হাঁটুর নিচে দিয়ে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পা মাটির থেকে কেটেই হয়ে গেছে মানে এই সিচুয়েশনগুলো মানে প্রত্যক্ষ প্রত্যক্ষ করেন ভাই মানে জিনিসটা হচ্ছে এরকম যে সামনে দুজন তরবারি নিয়ে মানে কাটাকাটি চলতেছে এরকম সিচুয়েশন সে ধপাস করে মাটিতে পড়ে গেল কর্তৃত পা থেকে অবিরাম ধারায় রক্ত বেরোতে লাগলো সেই রক্ত দ্বারা তার সঙ্গীতের দিকে প্রবাহিত হচ্ছিল আসোয়াদ হামাগুড়ি দিয়ে জলাশয়ের কাছে অগ্রসর হলো জলাশয়ের কাছে জলাশয়ের পানি পান করে তার কসম পূর্ণ করতে চাচ্ছিল এমন সময় হামজার রাজালহু আসোয়াদের উপর পুনরায় আঘাত করলেন এই আঘাতের ফলে সে জলাশয়ের ভেতর পড়ে মরে গেল এবার সর্বাত্মক যুদ্ধ হম আসাদ ইবনে আবুল আসাদের হত্যাকাণ্ড ছিল বদর যুদ্ধের প্রথম ঘটনা এই হত্যার পর যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল কুরাইশ বাহিনীর মধ্য থেকে তিনজন বিশিষ্ট যোদ্ধা বেরিয়ে এলো এরা ছিল গোত্রে একই গোত্রের লোক তার মধ্যে রবিয়ার পুত্র উদ্বা সাইবা এবং উদ্বার এক পুত্র ওয়ালিদ এরা কাতার থেকে বেরিয়ে এসেই প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ডুয়েল ফাইটের জন্য আহ্বান জানালো তিনজন আনসার যুবক অগ্রসর হলেন এরা ছিলেন আউফ মোয়াইজ এবং আবদুল্লা ইবনে রওয়াহা প্রথমোক্ত দুজন ছিলেন হারেসের পুত্র তাদের মায়ের নাম ছিল আফরা কুরাইশদের কুরাইশা জিজ্ঞেস করলো তোমাদের পরিচয় কি তারা বলল আমরা মদিনার আনসার কুরাইশা বলল আপনারা অভিজাত প্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বী সন্দেহ নেই কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা চাই আমাদের চাচাতো ভাইদের এরপর তিন কুরাইশ যুবক চিৎকার করে বলল হে মোহাম্মদ আমাদের কাছে আমাদের রক্ত সম্পর্কীয়দের পাঠাও রসুল সাল্লাহ ইসলাম বলেন ওবাদা ইবনে হারেস হামজা আলী এগিয়ে যাও সুহান আল্লাহ যুদ্ধের প্রচন্ডতা এরা এগিয়ে যাওয়ার পর তিনজন কোরআশ যুবক না চেনার ভান করে এদের পরিচয় জিজ্ঞেস করলো এরা নিজেদের পরিচয় দিলেন কোরআশ যুবক ত্রয় বলল হ্যাঁ আপনারা অভিজাত প্রতিদ্বন্দ্বী এরপর শুরু হলো সাধারণ যুদ্ধ ওবাদা ইবনে হারেস রাজানহ উদ্বা ইবনি রবিয়ার সাথে হামজা রাজানহ সাহেবার সাথে আলী রাজানহ অলিদ ইবনে উদ্বার সাথে মোকাবেলা করলেন হামজা রাজিউলানহ এবং আলী রাজিউলানহ নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে কাবু করে ফেললেন কিন্তু উবাদা ইবনে হারেস রাজিয়ালহ এবং তার প্রতিদ্বন্দ্বী উদ্বার মধ্যে আঘাত বিনিময় হলো তারা একে অপরকে মারাত্মকভাবে আহত করে ফেললেন ইতিমধ্যে হামজা রাজিয়ালহ এবং আলী রাজিয়ালহ তাদের প্রতিদ্বন্দ্বীর কাজ শেষ করে উবায়দার কাজে সাহায্যে এগিয়ে এলেন এবং উদ্বার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে ফেললেন এরপর তারা উবায়দাকে উঠিয়ে নিয়ে এলেন তিনি তা আহত ছিলেন উবাদা রাজিয়ালহুর পা কেটে গিয়েছিল এবং কথা বন্ধ হয়ে গিয়েছিল তার মুখে আর কথা ফুটে নাই চতুর্থ কিংবা পঞ্চম দিনই মুসলমানরা মদিনা ফিরে যাওয়ার পথে সাফরা প্রান্তর অতিক্রম করার সময় ওবাদা রাজিয়ালহু শাহাদা বরণ করেন পত্তলিকদের দুর্ভাগ্য সূচিত হয়ে গেল একত্রে তিনজন বিশিষ্ট যোদ্ধাকে তারা হারালো ক্রোধে দিশাহারা হয়ে তারা সবাই একত্রে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল অন্যদিকে মুসলমানরা তাদের মহান রবের কাছে সাহায্যের জন্য দোয়া করে দৃঢ়তার সাথে কাফেরদের মোকাবেলা করছিলেন এবং আহাদ আহাদ ওই দিনের ধ্বনি ছিল শব্দ উচ্চারণ করে বিধর্মী কাফেরদের উপর পাল্টা হামলা তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মহাজেদের কাতার সোজা করার পর সর্বশক্তিমান মুজাহিদের কাতার সোজা করার পর সর্বশক্তিমান আল্লাহ তালার নিকট সাহায্যের জন্য কাতর কণ্ঠে আবেদন আহ্বান জানাচ্ছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছো তা পূরণ করো হে আল্লাহ তাল্লাহ আমি তোমার কাছে তোমার প্রতিশ্রুতি প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি উভয়পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হওয়ার পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর দরবারে এই দোয়া করলেন হে আল্লাহ রবুল আলমিন যদি আজ মুসলমানদের এই দল নিশ্চিন্ন হয়ে যায় তবে দুনিয়ার ইবাদত করার মতো কেউ থাকবে না হে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 করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। সুতরাং তাদের মানে কাঁধ এবং সর্বাঙ্গে আঘাত করো এদিকে আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহ আলাইসলামের কাছে এমন মহি পাঠালেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরিস্তা দ্বারা যারা একের পর এক আসবে হান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এ সময় জিব্রাহিল আলাইসাল্লাম এলেন তিনি চকিত মাথা তুলে বললেন আবু বকর খুশি হও জিব্রাইল এসেছেন দুলাবালির মধ্যে এসেছেন ইবনি ইসাহাকে বর্ণায় রয়েছে যে নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেন আবু বকর খুশি হও তোমার তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে পৌঁছেছে জিব্রাইল ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার আগে আগে আসছেন ধুলাবালি উঠছে প্রিয় নবী সাল্লাহ আলহিহাল্লাম কামরার বাইরে এলেন তিনি বর্মপরিহিত ছিলেন তিনি উদ্দীপনার ভঙ্গিতে সামনে অগ্রসর হয়ে হতে হতে বলছিলেন এই দুল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে নবী সাল্লাহ আলাইসাল্লাম এক মুঠো ধুলি কাফেরদের প্রতি নিক্ষেপের সময় বললেন ওদের চেহারা আচ্ছন্ন হোক একথা বলেই ধুলা কাফেরদের প্রতি নিক্ষেপ করলেন এই নিক্ষিপ্ত ধুলি প্রত্যেক কাফের চোখ মুখ নাক এবং গলায় প্রবেশ করলো একজনও বাদ গেল না সুহান আল্লাহ এ সম্পর্কে আল্লাহ তালা বলেন যে অমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাবাহা রমা মানে আপনি যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই বরং আল্লাহ তালাই নিক্ষেপ করেছিলেন এরপর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জবাবি হামলার নির্দেশ এবং যুদ্ধের তাকিদ দিয়ে বললেন ওরা যখন এসে সর্বাত্মক অ্যাটাক করে যে তোমরা এগিয়ে যাও সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ ওদের সঙ্গে তোমাদের যে কেউ দৃঢ় পুণ্যের কাজ মনে করে অগ্রগামী হয়ে পেছনে মানে পিছনে পিঠ না দেখিয়ে যুদ্ধ করবে এবং মারা যাবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন তাহারিদ করতেছিলেন সুহান আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করে নবী সাল্লাহ ইসলাম আরও বলেন সারিউ ইলাল ফিরাতি নবী সাল্লাহ আসলামের একথা শুনে উমায়ের ইবনে হাম্মাম বলেন চমৎকার চমৎকার বাকিন বাকিন নবী সাল্লাহ ইসলাম কথা বলার কারণ জিজ্ঞেস করবেন তুমি এই কথা কেন বলছো তেমন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম অন্য কোনো কারণে নয় আমি আশা করছিলাম যে আমিও সেই জান্নাতের অধিবাসীদের মধ্যে যদি হতে পারতাম প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন সেই জান্নাতবাসীদের মধ্যে তুমিও রয়েছো এরপর সুহান আল্লাহ দেখেন জান্নাত কত কাছে যুদ্ধের ময়দানে মানে মৃত্যু ঝনঝনানি তরবারির রক্ত হাত পা কাটাকাটি ওইদিকে জান্নাত এদিকে আবার নামের প্রতিশ্রুতি মানে ইয়ে আছে অর্থাৎ পিঠ দেখায় পলায়ন করলে এরপর উমায় ইবনে হাম্মাম কয়েকটি খেজুর বের করে খেতে লাগলেন হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন এই খেজুরগুলো খেতে খেতে অনেক সময় প্রয়োজন জীবনের এত দীর্ঘায়িত করব কেন একথা বলে তিনি খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে বিদর্মীদের সাথে ফাইট করতে করতে শহীদ হয়ে গেলেন রসুল সাল্লাহ আসলাম যখন জবাবি হামলা নির্দেশ দেন তখন শত্রুদের হামলার তীব্রতা কমে আসে তাদের উৎসাহ উদ্দীপনা ও ভাটা পড়ে এটা মুসলমানদের অবস্থা দৃঢ় করার ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হয় কেননা সাহাবাই কেরাম যখন জবাবি হামলার আদেশ লাভ করেন এবং তাদের জোশ তখন তুঙ্গে তখন তারা প্রচণ্ড বেগে হামলা করেন এ সময় তারা কাফেরদের কাতারে এলোমেলো করে তাদের শিরোচ্ছেদ করতে এগিয়ে করতে করতে এগিয়ে যান রসুল সাল্লাহ আলাইসলাম নিজে বর্ম পরিধান করে রণক্ষেত্রে এসেছেন দেখে সাহাবাদের উদ্দীপনা আরও বেড়ে গেল নবী সাল্লাহ আলাইসলাম সুস্পষ্টভাবে বলেছিলেন শীঘ্রই ওরা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে নবী সাল্লাহ আলাইস্লামের সাহাবারা বিপুল বিক্রমে লড়াই করেন এ সময় ফেরেস্তারাও মুসলমানদের সাহায্য করেন ইবনে সাদ বর্ণনা করেছেন ইকরিমা রাজিয়ালহু থেকে বর্ণিত তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই সেই দিনের মানুষে বলতেছেন যে সেই দিন মানুষের মাথা কর্তিত হয়ে পড়তেছিল কাটা কাটা হয়ে মানে কাটা কেটে পড়তেছিল অথচ বোঝা যাচ্ছিল না কে তাকে মেরেছে মানুষের কর্তৃত্ব হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যেত অথচ কি কেটেছে তা বোঝা যেত না আব্দুল ইবনে আব্বাস রাজু বলেন একজন আনসারি মুসলমান একজন মুশরেককে দৌড়াচ্ছিলেন হঠাৎ সেই মুশরেকের উপর চাবুকের আঘাতের শব্দ শোনা গেল কে যেন বলছিল যাও সামনে এগো সাহাবি লক্ষ্য করলেন যে পত্তলিক চিৎকার হয়ে পড়ে আছে তার নাকে মুখে আঘাতের চিহ্ন চেহারা রক্তাক্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাকে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে অথচ আঘাতকারীকে দেখা যাচ্ছিল না সেই আনসারি সাহাবি রসুল সাল্লাহ আসলামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন নবী সাল্লাহ ইসলাম বললেন তুমি সত্য বলেছ এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য সুহান আল্লাহ আবু দাওয়াত মাজানি বলেন আমি একজন মুশ্রিককে মারার জন্য দৌড়াচ্ছিলাম তার গলায় আমার তলোয়ার পোষার আগেই কর্তৃত মস্তক মাটিতে গড়িয়ে পড়লো বুঝতে পারলাম যে অন্য কেউ তাকে হত্যা করেছে একজন আনসারি আব্বাস ইবনে আব্দুল মুতালেবকে গ্রেফতার করে নিয়ে এলেন আব্বাস তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি বলেন আল্লাহ শপথ আমাকে তো এই লোকটি কয়েদ করে নিয়ে আসেনি আমাকে মুন্ডিত মস্তকের একজন লোক কয়েদ করে নিয়ে এসেছে সুদর্শন সেই লোকটি একটি চিত্রল ঘোড়ার পিঠে আসীন ছিল এখন তো সেই লোকটিকে এইসব লোকদের মধ্যে দেখা যাচ্ছে না আনসারি বলল হে আল্লাহ রাসুল তাকে তো আমি গ্রেপ্তার করেছি রসুল সাল্লাহ আসলাম বলেন চুপ চুপ করো আল্লাহ তালা একজন সম্মানিত ফেরস্তা দিয়ে তোমাদের সাহায্য করেছেন সোহান ওই ইংলিশ প্রতিশ্রুতি দিছিল যে আমি তোমাদের সাথে আছি তখন কি করলো অভিশপ্ত ইবলিস যখন সোরাকাইব নিয়ে মালিক আকৃতি ধারণ করে এসেছিল মুশ্রিকদের কাছ থেকে সে তখনও পৃথক হয়নি কিন্তু পত্তলিকদের বিরুদ্ধে ফিরিস্তাদের ব্যবস্থা গ্রহণ দেখে সে ছুটে পালাতে লাগলো কিন্তু হারেস ইবনে হিসাম তাকে ধরে ফেললেন তিনি ভেবেছিলেন লোকটি প্রকৃতই সোরাকা ইবনে মালেক কিন্তু ইবলিশ হারেসের বুকে প্রচণ্ড ঘুষি মারল তিনি মাটিতে পড়ে গেলেন ইবলিশ পালিয়ে গেল হতে লাগলো সোরাকা কোথায় যাচ্ছ আমাদেরকে সাহায্য করবে আমাদের কাছ থেকে দূরে থাকবে না সোরাকা বলল আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না আমি আল্লাহকে ভয় করি তিনি কঠোর শাস্তিদাতা এরপরে ইবলিশ সমুদ্রে গিয়ে আত্মগোপন করলো কিছুক্ষণের মধ্যেই অমুসলিমদের বাহিনীতে ব্যর্থতা এবং হতাশার সুস্পষ্ট লক্ষণ সুস্পষ্ট ফুটে উঠল মুসলমানদের প্রবল আক্রমণের মুখে তারা ছত্রভঙ্গ হয়ে গেল যুদ্ধের পরিণাম হয়ে উঠল সুস্পষ্ট কাফের কুরাইশরা পোষণ করতে লাগলো এবং তাদের মনে হতাশা চেয়ে গেল মুসলমানরা কাউকে হত্যা করেছিল কাউকে জখম করেছিল কাউকে ধরে নিয়ে আসছিলেন ফলে কাফেররা সুস্পষ্ট পরাজয় গ্রহণ করল দুর্বৃত্তদের নেতা আবু জাহেল কুরাইশ কাফেরদের ছত্রভঙ্গ হতে দেখে সেই সয়লাভ প্রতিরোধের চেষ্টা করলো নিজের অনুসারীদের উদ্দীপিত করার জন্য চিৎকার করে সে বলতে লাগলো সোরাকার পলায়নে তোমরা সাহস হারিও না তো এখানে সার্বিকভাবে উভয় পক্ষের মধ্যে যেরকম বদরযুদ্ধে মুসলমানদের বিজয় তো সুস্পষ্ট বিজয় সংগঠিত হয় অনেক গণিমত ওনারা লাভ করেন অনেক যুদ্ধবন্দী হয় মুসলমানদের মধ্যে থেকে চোদ্দ জন শাহাদা বরণ করেন ছয়জন মহাজের এবং আটজন আনসার ছিল যুদ্ধে কাফেরদের অনেক ক্ষতি হয় এর মধ্যে সত্তর জন তারা মারা পড়েছিল এর মধ্যে মক্কার বড় বড় নেতৃস্থানীয় লিডাররা ছিল এর মধ্যে আবু জাহেল উদ্বা সাইবা রবিয়া এসব বড় বড় লিডারগুলা ছিল এবং সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয়েছিল এরা ছিল নেতৃস্থানীয় ব্যক্তি এবং গোত্রের সর্দার তাহলে যুদ্ধের বাস্তবতা আমরা দেখতে পেলাম সুফান আল্লাহ আমাদেরকেও এরকম মানে যুদ্ধের প্রচণ্ডতার সময় বা যুদ্ধের ইয়েকে আমাদের মোকাবেলা করতে হবে আমার কাজ করতে করতে যেদিন আমার এই ব্লাড গুলা ঝরে যাবে তখন তো শেষ তখন তো জান্নাত ইনশাল্লাহ বাট এর আগ পর্যন্ত সবরের সাথে এটা সম্বন্ধে ইস্তেকামাতের সাথে লেগে থাকা যে কোনো দিন ব্লাড বের হইতে হবে ইনশাল্লাহ এটার জন্য তো ওয়েট করতেছি ইনশাল্লাহ কামনা করি যে এই সিরাত থেকে আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা দিন কায়েমের ব্যাপারে যে মানহাজ শিখতে পেলাম যে পথ এবং পদ্ধতি শিখতে পেলাম এটা আমাদের দাদের কাজে বাস্তবায়ন করার তফিক দান করুন আমি আমাদেরকে তিনি সহজ সরল সঠিক পথের দিক নির্দেশনা দান করুন এই পথে তিনি আমাদেরকে আমার দান করুন جزاك الله خير سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت